মোকাররাম ওলামায় কেরাম সম্মানিত মুরব্বিয়ান এজাম দিনদার মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ সুবাহানাহুয়া তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরীবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রব্বুল আলমিনের নাজিলকৃত কোরআনে আজিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে যে সুরা থেকে আমাদের তাফসিরুল কোরআন আরম্ভ হবে সেই সুরাটির নাম হল সুরা আল বাকারা কোরআনে কারিমের সবচেয়ে বড় সুরা আমরা এই সূরার তাফসির শুরু করার আগে আরেকটু কথা বলে ইনশাল্লাহ আমরা সুরা আল বাকারার তাফসির শুরু করব আমাদের সামনে আরবি যেই মাসটি এসেছে এই মাসের নাম হল শাহরুল্লাহিল মোহাররাম এটার নাম আল মোহাররাম কিন্তু নবী সাল্লাহ সাল্লাম তার আগে আরেকটু আরেকটা বাক্য বৃদ্ধি করেছেন সে বৃদ্ধিকৃত বাক্যটা হল শাহরুল্লাহ শাহরুল্লাহ মানে যে দরবুল্লাহ মানে কি মায়ের একদিন বলছি না আপনাদেরকে দরবুল্লা হ্যাঁ তো শাহরুল্লাহ মানে কি আল্লাহর মাস শাহরুল্লাহ মানে আল্লাহর মাস তো বাকি এগারোটা কি আল্লাহর মাস না তো এটাকে নবী কেন বললেন যে শাহরুল্লাহিল মোহার্রম সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আফদালুসিয়ামে রমাদান শাহরুল্লাহিল মোহারম ওয়া ফারিদা বলেন রমাদান রমাদান মাসের পরে সবচেয়ে আফদাল সিয়াম আফদাল রোজা শাহরুল্লাহিল মোহারম আল্লাহর মাস মোহারম মাসের রোজা মহারম মাসের সিয়াম যেমনিভাবে ওয়াফদাল আফদাল সলাতে বাদাল ফারিদা সলাতুল্লাইল ফরজ সলাতের পরে সবচেয়ে আফদাল সলাত হল সলাতুল্লাইল ফরজ সলাতের পরে নফল সলাতের মধ্যে সবচেয়ে আফদাল সবচেয়ে উত্তম সলাত হল সলাতুল্লাইল সলাতুল্লাইল কোনটা তাহাজ্জুদের সলাত ঠিক একইভাবে সালাম বলেন রমাদানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো শাহরুল্লাহ মহারম এখন শাহরুল্লাহ কেন বললেন শাহরুল্লাহ এই জন্য বললেন মূলত বারোটি মাসেই আল্লাহর মাস কোরআনে কারিমে সুরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্না ইদ্দাতা শুহুর ইন্দাল্লাহ হিসনা আশারা সাহারা ফি কিতাবিল্লাহ যেদিন আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর কিতাবে গণনার মাস হল বারোটি আল্লাহর নিকট গণনার মাস হল এসনা আশারা সাহারা মানে বারোটি মাস ফি কিতাবিল্লা আল্লাহর কিতাবে ইয়াউমা খলাকাসমাওয়াত যেদিন আল্লাহ রব্বুল আলমিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে তাহলে আল্লাহর কিতাবে বারোটি মাস আছে বারোটা মাস তো আল্লাহর মাস তো এটাকে আল্লাহর মাস বলার কারণ হলো এটার ফজিলত এটাকে নবী সাল্লাম সম্মান দেওয়ার জন্য মানে এটা একটা সম্মানিত মাস এই জন্য এটার সাথে আল্লাহর আল্লাহর নাম যুক্ত করা হয়েছে শাহরুল্লাহিল মোহার্রম মসজিদ মসজিদ তো এমনি আল্লাহ রব্বুল আলমিনের ঘর কি বলেন মসজিদ আল্লাহর ঘর না মাদ্রাসা কার ঘর হ্যাঁ এবার একতালাপ শুরু হয়ে গেছে কেউ বলে আল্লাহর ঘর কেউ বলে নবীর ঘর ও আল্লাহর ঘর এই মাদ্রাসাও আল্লাহর ঘর নবীর ঘর বলতে পৃথিবীতে কিছু নাই এটা আমাদের মিথ্যা ভ্রান্ত একটা কথা যে মসজিদ আল্লাহর গড় মাদ্রাসা নবীর গড় নাওজবিল্লা নবীর গড় আবার কি নবীর গড় না সবে আল্লাহর গড় তবে সব আল্লাহর ঘরের মধ্যে মসজিদকে আল্লাহ রব্বুল আলমিন নিজে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন এজন্য আল্লাহ পাক বলছেন ওয়া আন্নাল মাসাজেদ আলিল্লা ওয়া আন্নাল মসজিদগুলো আল্লাহর জন্য আবার অন্য আয়তে বলছেন মাসাজেদ আল্লাহ আল্লাহ আল্লাহর মসজিদ তাহলে মসজিদকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা এটা মসজিদের গুরুত্ব বৃদ্ধি করার জন্য আপনার যে মসজিদের বাহিরে রাস্তায় আমাদের জুমার নামাজ পড়ে না রাস্তায় জুমার নামাজ পড়লে হবে সবাই বলে না অনেকের মতে হবে না হবে রাস্তায় নামাজ পড়লেও হবে তো কেন হবে ওইটা তো মসজিদ না হ্যাঁ? আল্লাহর জমিন পুরাটাই মসজিদ সুহান আল্লাহ জুয়েলাত লিয়াল আরদা মসজিদা নবিসাম বলেন পুরা জমিনকে আল্লাহ পাক আমার আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন সুহান তাহলে রাস্তাও মসজিদ আপনার বাড়িঘর বানাইছেন যে ওইটাও মসজিদ ওইটা যদি মসজিদ না হয় তো বাড়িতে সুন্নত নামাজ তাহাজুদ নামাজ পড়েন যে ওইটা হয় কীভাবে সেটাও মসজিদ সবগুলো মসজিদ কিন্তু সবগুলোর সাথে আল্লাহর নাম সংযুক্ত করা হয় নাই শুধু মসজিদের সাথে মাসাজেদ আল্লাহ আল্লাহর মসজিদ এই জন্য আল্লাহর মসজিদের সাথে কারো নাম সম্পৃক্ত করা যাবে না কেউ যদি বলে আমার মসজিদ ইমান চলে যাবে শেরেক হ্যাঁ এই জন্য মসজিদ আল্লাহর মাসাজেদ আল্লাহ কোরআন একাডেমি এই সব বাক্যটা অনেকবার এসেছে মাসাজেদ আল্লাহ আল্লাহর মসজিদ তো আমরা যে কথাটা বলতেছিলাম যে এই মসজিদের সাথে যেমন আল্লাহকে সম্পৃক্ত করা হয়েছে এই মহারম মাসের সাথেও আল্লাহকে সম্পৃক্ত করা হয়েছে তা আমরা এখন যে মাসে আছি এই মাসটা হলো মহারম মাস মহারম মাসটা হলো আরবি গণনার মাসসমূহের মধ্যে প্রথম মাস এতদিন ছিল চোদ্দশত ছত্রিশ হিজড়ি এখন আসছে চোদ্দশত সাঁত্রিশ হিজড়ি তো এই দুদিন আগে মানে আজকে হলো দুই তারিখ এর আগে গেল বুধবারের রাত্রে শুরু হইল তো আমরা কাউকে কাউকে দেখতে পাইলাম যে হিজড়ি নববর্ষ পালন করে নতুন একটা বেদাতের প্রচলন শুরু হতে যাচ্ছে যে হিজড়ি নববর্ষ পালন করা এবং তাদের যুক্তি অত্যন্ত সুন্দর শয়তান অত্যন্ত সুন্দর একটা যুক্তি দিয়েছিল শয়তান হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যুক্তিবাদী শয়তান কি বলছিল আল্লাহ পাক বললেন যে সেজদা করো শয়তান বলল আনা খাই মিনহু খালাক্তানি মিন্না রিমা খালাক্তাহু মিন তিন আনা খাই মিনহু আমি তো আদম থেকে শ্রেষ্ঠ আমি তো আদম থেকে শ্রেষ্ঠ আমি আদম থেকে খায়ের কেন খায়ের আমার যুক্তি আছে যুক্তি হলো খালাক্তানি মিন্নারিন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে তৈরি করেছেন আগুন থেকে ওয়া খালাক্তাহু মিন তাকে তৈরি করেছেন মাটি থেকে আগুন আর মাটি দুইটার মধ্যে কোনটা শ্রেষ্ঠ না স্বাভাবিকভাবে আগুন শ্রেষ্ঠ আগুন মাটিরে পড়াইতে পারে কি বলেন আগুন মাটি কেউ পড়ায় না মাটি পড়ায় আমরা কত জিনিস বানাই না হ্যাঁ তাহলে আগুন শ্রেষ্ঠ কিন্তু তার যুক্তি কিন্তু ঠিক আছে যুক্তিবাদী সাহেবের যুক্তি ঠিক আছে কিন্তু ইসলাম যুক্তিতে চলে না ইসলাম কিসে চলে দলিলে চলে ইসলাম ওহিতে চলে ওহি ইসলাম চলে ওহিতে ইসলাম যুক্তিতে চলে না এজন্য ইসলামের অনেক বিষয় যুক্তিতে মিলবে না কেউ যদি ইসলামের প্রত্যেকটি বিষয়কে যুক্তি দিয়ে দিয়ে মিলাইতে চায় তাহলে সে গোমরা হয়ে যাবে ইসলাম চলবে ওহির ভিত্তিতে যে কোরআন কি বলে সুন্না কি বলে সেইটা আমার বুঝে আসুক না আসুক যুক্তিতে মিলুক আর না মিলুক তো এখানে বলা হলো যে খালাক্তা নেমিন না আর ওয়া খালাক্তা হুমিন তিন আমাকে তৈরি করেছো আগুন দিয়ে আর তাকে তৈরি করেছ মাটি মাটি কত প্রকার মাটি চার প্রকার পাইলেন কই বাংলাদেশের মাটি এত প্রকার কিন্তু পৃথিবীর আর কোথাও মাটি নেই মাটি খালি বাংলাদেশে আছে মাটির প্রকার দেখতে হলে আপনার বডিটা দেখেন আপনার শরীরটা দেখেন মাটি কত প্রকার আমাদের চুলগুলা কি দিয়ে তৈরি মাটির তৈরি দেখেন মাটির তৈরি চুল এক ধরনের মাটি তারপরে মাথার যেই উপরের শক্ত যেই ইয়াটা হ্যাঁ খুলি এটা কিসের মাটির দেখেন আরেক রকমের মাটি চোখে এগুলো কিসের আমাদের মাটি দেখেন আরেক রকমের মাটি দাঁত এগুলা কিসের দেখেন আরেক রকমের মাটি জিব্বা কিসের আরেক রকমের মাটি তারপরে আপনার মাথা থেকে পা পর্যন্ত শুরু করে সব দেখেন একটা একটা করে ভিতরে যেগুলো আছে আল্লাহ আকবর সেইগুলা যদি নিজেরটা নিজে দেখতেন বেহস হয়ে মরে যেতেন কোনো মানুষ তার ভিতরে যেগুলো নিয়ে হাতে জীবনে বেঁচে আছে এই জিনিসগুলো যদি তাকে খুলে দেখানো হইতো যে তোমার ভিতরে এরকম একটা হাট আছে এরকম একটা ফুসফুস আছে এরকম একটা নাড়ি বুড়ি আছে এরকম একটা এগুলো যদি খুলে খুলে দেখতেন আপনি তা আপনি ওইটা দেখেই মরে যেতেন যে জিনিস নিয়ে আমি আপনি ভিতরে নিয়ে বেচা আল্লাপা কী সুন্দর কভার ফ্যাকেট করে দিছেন দেখেন আমরা কখনো জীবনে একবারও সত্তর বছর আশি বছর বেঁচে আছে কিন্তু কখনো নিজের জিনিস নিজে দেখিনি নিজের ভিতরে গায়েব লুকাইতো আছে এখন মেশিন বের হওয়ার কারণে আমরা হার্ট দেখি যে মেশিনে দেখি যে এটা আমার হার্ট এটা আমার এটা এটা আমার এটা কিন্তু সরাসরি জীবনে কোনোদিন কারো পক্ষে দেখা সম্ভব কেউ যদি বলে আমার হার্টটা খুলে একটু আমি দেখি দেখলে আপনি বাঁচবেন তাহলে মাটি কত প্রকার দেখলে আপনার শরীর দেখলে বুঝবেন যে আল্লাহর জমিনে মাটি কত প্রকার আপনি পুরাটাই মাটি কিন্তু কত রকমের মাটি ঠিক একইভাবে আগুনও আগুন কিন্তু আগুনও এরকম বিভিন্ন রকমের অসংখ্য রকমের আগুন আছে জিনদেরকেও আগুন দিয়ে বানাইছে তার অর্থ এই নয় যে আগুন এক টুকরা আনি এমনি সরাসরি বানাই দিছে এরকম না আগুনেরও এরকম ওই যে আমাদের যেমন শরীরের মধ্যে একশো রকমের জিনিস আছে জিনেরও এরকম একশো রকমের জিনিস আছে তা আমরা যে কথাটি বলতেছিলাম সেটি হলো যে এই নববর্ষ পালন করা যে আমরা দেখলাম যে হিজরি নববর্ষ তো দেখা যায় কি যে অমুসলিমদের মধ্যে বা ইসলাম বিরোধী কোনো একটা জিনিস দেখলে আমরা কি করি ওইটার এগেনস্টে ইসলামী একটা জিনিস দাঁড় করাইতে চাই আমরা বলি যে ইংরেজি নববর্ষ পালন হয় বাংলা নববর্ষ পালন হয় আমি একজন মুসলিম আমার আরবি নববর্ষ পালন হবে না দেখেন যুক্তিবাদীর যুক্তি কিন্তু ঠিক আছে যে এবং আপনি যদি কোন না আরবি নববর্ষ পালন করা যাবে না দেখো এই লোক খ্রিস্টানদের নববর্ষ পালন করতে পারে বাংলার নববর্ষ পালন করতে পারে দেখো আরবি নববর্ষ পালন করবে না হ্যাঁ হ্যাঁ অথচ মানে খ্রিস্টানেরা তাদের নববর্ষ পালন করে বলে আমি আমার বাংলা নব আরবি নববর্ষ পালন করব। এটা ইসলামে স্বীকৃত নয় নবী সাল্লাহ সাল্লামের যুগে এই নববর্ষ ছিল ছিল না মহারাম মাস নবী সাল্লাহ সাল্লামের সময় আসতো না সাহাবাইকেরামের যুগে আসে নাই তো এই এরকম ফেসবুকে হিজরি নববর্ষের শুভেচ্ছা লিখে লিখে সুন্দর করে পাঠাইছে একজন আরেকজনের কাছে আমরা তো ফেসবুকে অনেক বাইকে দেখছি নাম বলবো না এখানেই আছেন অনেক বাই সুন্দর করে করে ভালো মনে করে করে পাঠাইছেন যে হিজরি নববর্ষের শুভেচ্ছা তারপরে হ্যাপি নিউ ইয়ার চোদ্দোশো সাতত্রিশ হিজড়ি কত রকমে কত ডিজাইনে কত সুন্দর করে করে আসছে তারপরে হাদিসও আসছে কুল্লু আমিন ওয়ান্তম বিখায়র এই এই দোয়াটা করছেন নবিসাল্লাম ঈদের দিনে এটা নববর্ষের দিনে করেন নাই এজন্য নবী সাল্লাম যেই সময়ে যে দোয়া করছেন সেই সময় সেই দোয়া সুন্নত এজন্য শীতকালে লেপ কম্বল গায়ে দিতে হবে গরমের মধ্যে যদি লেপ কম্বল গায়ে দিয়ে রাখেন হ্যাঁ তো যেই সময়ের যেটা ঈদের দিনে নবী সালাম যেই দোয়া করছেন সেটা যদি আপনি নববর্ষের দিনে করেন তা সেটা সুন্নত হবে না অনেকে ভালো মনে করে করে এটা লিখছে কুল্লু আমিন ওয়ান তো বেখায়ের তো আমরা মূল কথা এক নম্বর পয়েন্ট যেটা বলতেছি সেটি হলো যে কোনো ধরনের নববর্ষ আরবি হিজরি নববর্ষ পালন করা যাবে না এটা বেদাত এটা নববর্ষের শুভেচ্ছাও জানানো যাবে না অথবা নববর্ষের দিনে নববর্ষ মনে করে কোনো অনুষ্ঠান কোনো কিছু উদযাপন করা কেন যাবে না সালাম বলছেন মান সনানি রোজ আহম্মা কোনো ব্যক্তি যদি নববর্ষ উদযাপন করে মাহারজান উদযাপন করে কোনো ব্যক্তি যদি নাইরোজ এবং মাহারজান নবী সালামের যুগে এরকম নববর্ষের অনেক উৎসব হতো তো নবী সালাম বলেন কেউ যদি অমুসলিমদের থেকে দেখে দেখে অমুসলিমদের অনুকরণে এরকম নববর্ষ এবং মাহারজান মাহারজান হলো কি নবান্ন মেলা এই দুই উৎসব যারা পালন করবে দুই উৎসব নবিসাম শুধু নাম বলছেন এইরকম আরও অসংখ্য উৎসব আছে এসব উৎসব যারা পালন করবে নবিসাম বলেন হুসেরামা হুমিয়া হুমিয়াও মাল কেয়ামা কেয়ামতের দিন ওই জাতির সাথে তাদের সাথে তার হাসর হবে ওই জাতিদের সাথে তার হাসর হবে কেয়ামতার ময়দানে আপনি মুমিনদের সাথে সাহাবাই কেরামের সাথে নবী রাসুলদের সাথে আপনার হাসর হবে না হাসর হবে কাদের সাথে ওই হোসেরা মাহুম ওই জাতির সাথে আনাসিবনে ইবনে রাদি আল্লাহ তালু বলেন একদিন এক সাহাবি এসে নবী সালামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসৌল আল্লাহ সাল্লাম মাতা সা কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে নবী সালাম বলেন মা যা আদাত তালাহা সাহাবিরে কেয়ামত তো হইব একদিন তুমি নিজে কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছ কেয়ামত খোঁজ কেয়ামত খোঁজা মানে আমার সব রেডি এখন কেয়ামত হলে আর অসুবিধা নেই তো তুমি কি তৈরি করে রাখছো কেয়ামতের জন্য তো এই সাহাবি বললেন যে আমি তেমন কিছু তৈরি করতে পারি নাই তবে একটা জিনিস আমি তৈরি করছি কেয়ামতের জন্য সেটা কি আনা ওহিবুল্লাহ রাসুলাহু আমি দুনিয়ার সকল জিনিসের চেয়ে আমার মা বাবার চেয়ে পরিবার পরিজনের চেয়ে সন্তান সন্ততির চেয়ে আমি আমার আল্লাহ এবং আমার রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসি এই জিনিসটা আমি তৈরি করছি আমার জন্য নবিসাম বললেন আমতা আমান আহবাবতা সাহাবি তুমি যাদেরকে বেশি ভালোবাসো কেয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তুমি তাদের সাথে থাকবা যাদেরকে তুমি বেশি ভালোবেসেছ তাদের সাথে থাকবে আনাস রাদি আল্লাহ তালু বলেন মা ফারাহানা ফি হায়াত রসুল্লাহ সাল্লাহু আলহি ওসাল্লাম ফারহাতান বেকাউলিহি আন্তামা মানা হাবাবতা আনাস রাদিল্লাহ বলেন নবী সালামের কথার দ্বারা জীবনে যত খুশি হয়েছি যত আনন্দিত হয়েছি এই বাক্যটির মতো আনন্দিত দুনিয়ার কোনো বাক্য আমাদেরকে করে নাই সে বাক্যটা কোনটা আহবাবতা তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে তার সাথে জান্নাতে তোমার স্থান হবে আনাস ইবনে মালিক বলেন এত খুশি হওয়ার আমাদের কারণ হলো ইন্নি ওহিব্বু রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি ওহিব্বু আবা বকর ওয়া ওমর ওয়া ওসমান আবু বকরকে ভালোবাসি ওমরকে ভালোবাসি ওসমানকে ভালোবাসি ওয়া আন আকোনা মা হুম ফিল জান্নার আমরা আশা করি জান্নাতের ভিতরে ওই আবু বকর ওমর ওসমানের সাথে আমরা থাকব অথচ আমাদের আমল তাদের আমলের মতো না আল্লাহ আনাসিবনে মালিকের কথাটা বুঝছেন যে আমাদের আমল তাদের আমলের মতো না কিন্তু আমরা তাদেরকে ভালোবাসার কারণে মহব্বতের কারণে জান্নাতের মধ্যে তাদের সাথে থাকবো সোহান এর থেকে খুশির বিষয় আনন্দের বিষয় কি আছে আমার কাছে টাকা আছে দুইশো এখন আমি সারাটন হোটেলে থাকবো আমাদের সোনারগাঁও হোটেলে থাকবো এখানে কি বলে এখানে রেডিসনে থাকবো রেডিসনে দুশো টাকা দিয়ে রুম ভাড়া পাওয়া যায় আছে দুশো টাকা কেউ যদি বলে যে দুশো টাকা দিই তোমাকে রেডিসনে সিট ভাড়া লই দিব হোটেল ভাড়া তো এটা থেকে খুশি আর কি হ্যাঁ, তো এখন আমাদের আমল আছে সামান্য কিন্তু নবী সাল্লাম বললেন যে তুমি থাকবা আবু বকরের সাথে আল্লাহ আকবর তো এর থেকে আনন্দের বিষয় আর কি আছে তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসলে আবু বকর ওমর ওসমানের মতো সাহাবাই কেরামকে ভালোবাসলে হাসর হবে জান্নাত হবে তাদের সাথে আর যদি অমুসলিমদেরকে মুশরিকদেরকে মুনাফেকদেরকে ভালোবাসি তা হাসর হবে কাদের সাথে তাদের সাথে সুতরাং এই নাইরোজ বা নববর্ষ উদযাপন করা এটা হলো অমুসলিমদের সংস্কৃতি এটা মুসলিমদের সংস্কৃতি নয় এজন্য আমরা এই হিজরি নববর্ষ পালন করা যাবে না সাহাবাই কেরামের যুগে কোনো সাহাবি হিজরি নববর্ষ পালন করছেন এরকম কোনো দলিল প্রমাণ আমাদের কাছে নাই দ্বিতীয় কথা হলো এই মাসটার নাম মহারম মাস এই মাস কি শোকের মাস না আনন্দের মাস মিথ্যা কথা শোকের মাস নয় আনন্দের মাসও না এই মাস মহারাম মাস আনন্দের মাসও না শোকের মাসও না যে মুক্তির মাসও না এই মাস বারো মাস যেরকম এই মাসও সেই রকম এই কেন বিশ্রাম বলছেন শাহরুল্লাহ শাহরুল্লাহ মহারাম সুতরাং এটা একটা সম্মানিত মাস আসরে হরুম সম্মানিত মাসের একটা কিন্তু এই মাস শোকেরও না আনন্দেরও না এই মাসে শোক পালন করা এটাও বেদাত এই মাসে ঈদ পালন করা এটাও বেদাত খুশির মাসও না আবার শোকের মাসও না খুশির মাস মনে করে যদি প্রতিদিন পোলাও কর্মা বিরিয়ানি খাইতে থাকেন যে এই মাস তো খুশির মাস এই জন্য অনেকে কি করে ওই মহারাম মাস আসলে বিভিন্ন রকমের খাবার এক এক দিন এক এক খাবার ছয় তারিখ না সাত তারিখে এক ধরনের খাবার নয় তারিখে এক এক খাবার দশ তারিখে এক খাবার এরকম বিভিন্ন দিনে বিভিন্ন খাবার কারণ এটা আনন্দের দিন কেউ মনে করে এটা আনন্দের মাস আবার কেউ মনে করে এটা শোকের মাস এটা আনন্দের মাসও না শোকের মাসও না একজন মুমিনের সারা বছর যেমন এটাও তেমন বুঝতে পারছেন এটাকে নবিসাম আনন্দের মাসও বলেন নাই আবার নবিসাম এটাকে শোকের মাসও বলেন নবিসামের নবুয়তের পরে তেইশ বছরে মোহারম মাস আসছে আসা নাই নবুয়তর পরে রাসুল হওয়ার পরে তেইশ বছরে মোহারম মাস আসছে তেইশ বছরের একদিনও নবী সাল্লাহ সাল্লাম একবারও বলেন নাই যে এটা তোমাদের শোকের মাস অথবা এটা তোমাদের আনন্দের মাস দুইটার একটাও বলেন নাই তো যেটা নবী সাল্লাম বললেন না সেটা আমি আপনি বানাই বানাই বললে হবে যে এটা শোকের মাস এটা আনন্দের মাস শোকেরও না আনন্দেরও না এটা কি নবী সালাম যে আমলটা করেছেন সেটাই উম্মতের জন্য সুন্না নবী সালাম যে আমলটি করেছেন সেটি হল কি করেছেন এই মাসে হ্যাঁ, দুই দিন রোজা রেখেছেন প্রথম নবী সালাম রোজা রাখতেন একদিন পরবর্তীতে দেখলেন যে ইহুদিরাও সেই দিন সিয়াম পালন করে তো ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা সিয়াম পালন করা কেন বলল যে আল্লাহ রব্বুল আলমিন এই দিনে মোসা আলহিসাল্লামকে মোমিনদেরকে ফেরাউনের কবল থেকে আল্লাপাক হেফাজত করেছেন রক্ষা করেছেন এজন্য তান আমরা মুসা আলহিসাল্লাম রোজা রাখতেন আমরাও রোজা রাখি তো নবিসাম বললেন মুসার সাথে তোমাদের যে সম্পর্ক তার থেকে তো আমাদের সম্পর্ক মুসার সাথে আরও বেশি তাহলে তোমরা যেমন সিয়াম পালন করো আমরাও সিয়াম পালন করতে হবে তবে খালেফুল ইয়াহুদ নবিসাম বললেন তোমরা ইহুদিদের বিরোধিতা করো ইহুদি সংস্কৃতির বিরোধিতা করো এজন্য তোমরা আগামী বছর থেকে আছে এক হাদিসে আসছে মান্নাত্তা আছে এজন্য ফোকাহায় কেরাম বলছেন যে রোজা তো দুই দিন রাখতে হবে দশ তারিখ তো মাস্ট নয় দশ অথবা দশ এগারো আরেকটি হাদিসে আসছে নবীলাম বলছে কাবলাহু আও বাদাহু মানে ওই দশ তারিখের হয় আগের দিন অথবা পরের দিন রোজা রাখো দোনোটাই আওলা মানে দশ তারিখের পরের দিন রাখাও ঠিক আছে আগের দিন রাখাও ঠিক আছে কিন্তু দুইটার মধ্যে আরও আওলা হইল আছে মানে একটা আশুরা আর একটা তাসুয়া তাসুয়া নাম শুনছেন আজকে নতুন করে শুনেন একটা হলো আশুরা আর একটা হলো তাসুয়া তাসুয়া হলো নয় তারিখ নয় তারিখকে বলা হয় তাসুয়া দশ তারিখ হলো আশুরা তো এর নয় দশ হইল আরও উত্তম কারণ নবিসাম বলছিল্লা তা আছে আমি আগামী বছর বেঁচে থাকলে নয় তারিখেও সিয়াম পালন করব। এই জন্য নয় দশটা হলো দুটার মধ্যে উত্তম তবে কেউ দশ এগারো পালন করলে সেটাও উত্তম নবী সাল্লাম এর বেশি কোনো আমল করেন নাই মানে আশুরার দিনে করেন নাই এমনি এই মাসে নবী সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করতেন এই মাসের পুরা মাসটাই সিয়ামের মাস মানে বেশি বেশি করে সিয়াম পালন করা আবার কন্টিনিউ পুরা মাস সিয়াম না পুরা মাস সিয়াম হলো শুধুমাত্র রমাদান রমাদানের বাহিরে অন্য কোনো মাসে পুরা এক মাস রোজা রাখা যাবে না এক থেকে দশ পর্যন্ত থাকতে পারে কোনো অসুবিধা না তবে সেটাকে সুন্নত মনে করলে গুণা হবে এমনি কেউ যদি এক থেকে দশ নফল রোজা রাখে তাহলে আলহামদুলিল্লাহ তার স্বভাব হবে কিন্তু কেউ যদি আবার মনে করে যে এক থেকে দশ পর্যন্ত রাখা সুন্নত এটা গুনার কাজ নবী সালাম এক থেকে দশ পর্যন্ত রাখেন নাই নবী সালাম মাঝে মাঝে রেখেছেন মাঝে মাঝে ছেড়ে দিয়েছেন সুতরাং আপনি ইচ্ছা করলে তিন দিন রাখবেন তিন দিন ছেড়ে দিবেন তিন দিন রাখবেন তিন দিন নবী সালাম বলছে সুম্মিন আল হুরুমে তিনটা আঙ্গুলকে একত্রিত করে সুম্মিন আল হুরুমে ওয়াত্রু সুম্মিন আল হুরুমে ওয়াত্রু মানে তিন দিন রাখো তিন দিন ছেড়ে দাও তিন দিন রাখো তিন দিন ছেড়ে দাও ব্যবহার রাখতে পারেন আবার আপনি আর একটু দুর্বল বললেন যে না আমি এতদিন রাখতে পারবো না তাহলে কি করবেন সোমবার বৃহস্পতিবার রাখবেন প্রতি সপ্তাহে দুই দিন করে সোমবারে আর বৃহস্পতিবারে তাহলে কয়দিন হবে আরে পুরা মাসে কয়দিন হবে আট দিন হবে তারপরে রাখবেন নয় দশ কয়দিন হয়েছে দশ দিন তারপরে রাখবেন তেরো চোদ্দো পনেরো কয়দিন হয়েছে তেরো দিন এটা হলো দ্বিতীয় শ্রেণীর যারা দুর্বল আর একটু দুর্বল আর যদি আপনি আরও দুর্বল তাহলে আপনি একদিন একদিন রাখেন সোমবারে সোমবারে রাখেন প্রতি সোমবার আর নয় দশ তেরো চোদ্দো পনেরো আপনি আরও দুর্বল তাহলে কি করবেন নয় দশ তেরো চোদ্দো পনেরো আপনি আরও দুর্বল তাহলে কি করবেন নয় দশ বাস এবার যদি এটাতেও দুর্বল হন তাহলে কি করবেন আর রাখাই আর তো রাখাই হলো না যে তাও না রাখলে আপনাকে আল্লাহ সুবানা তালা গুণা দিবেন না যে আপনি রাখেন নাই কেন কারণ এটা নফল তাহলে এই মাসের সন্না হলো একটাই সেটা হলো দুই দিন রোজা রাখা বাস এর অতিরিক্ত আর কিছু সুন্না না এর অতিরিক্ত যা কিছু আছে সব বেদা নবী সালাম সাহাবাই কেরাম কখনো এটা এই দিন আসলে ওই শরীরের উপর আঘাত করে করে হাই হোসেন হাই হোসেন করেন নাই এটা শিয়াদের আকিদা এই শিয়াদের ভ্রান্ত আকিদাগুলো মুসলিমদের মধ্যে সুন্নিদের মধ্যে আহলুসন্নাবল জামাতের মধ্যে এগুলো প্রসার লাভ করতেছে দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে বর্তমান সারা দুনিয়াতে মুসলিম উম্মার মধ্যে শিয়া এবং সুন্নিদের মধ্যে একটা সংঘাত চলতেছে এবং শিয়াদের আকিদা মারাত্মকভাবে মুসলিমদের মধ্যে ব্যাপকভাবে ঢুকাই দিচ্ছে এবং যত বেদাতের আবিষ্কার সেরেকের আবিষ্কার সব শিয়াদের মাধ্যমে হয়েছে আজকে বিকেলবেলায় একজন ভাই জানতে চেয়েছেন যে মহারাম মাসে নাকি বিয়ে শাদী হওয়া যাবে না আজকে একটা বিয়ের অনুষ্ঠান উনি বিয়ের অনুষ্ঠান গিয়েছে এখন ওখানে সবাই বলা বলি করতেছে মহারাম মাস এসে গেছে মহারাম মাসে বিয়ে হচ্ছে মারাত্মক গুনার কাজ হচ্ছে নাউজুবিল্লা নাউজুবিল্লা বলেন নাই দেখি সবাই এইরকম আকিদা পোষণ করা মারাত্মক গুনার কাজ তা আমি বললাম যে যদি কেউ বলে যে এই মাসে বিয়ে হওয়া যাবে না সে বড় গুণাগার তাকে তওবা করতে হবে কারণ সে জানলো কীভাবে এই মাসে বিয়ে শাদী হওয়া যাবে না নবী সালাম বলছেন সাহবাই কেরাম বলছেন যে এই মাসে বিয়ে শাদী তোমরা করিও না অন্য অন্য মাসে বিয়ে শাদী যেমন হতে পারে এই মাসেও হতে পারে মহরম মাসে হলে কোনো অসুবিধা নাই এটা শিয়াদের ভ্রান্ত আকিদা শিয়ারা বিশ্বাস করে যেহেতু এই মাস শোকের মাস সুতরাং শোকের মাসে বিয়ে হইলেও আনন্দের তো সুতরাং আনন্দের কাজ শোকের মাসে করা যাবে না নাসিবিয়া একটা সম্প্রদায় আছে নাসিবিয়া নাসিবিয়া সম্প্রদায়ের মতে দশে মোহারম হলো খুশির দিন আর শিয়া সম্প্রদায়ের মতে দশে সম্প্রদায় দশে মোহারম হলো শোকের দিন তা আমরা কি শিয়া না নাসিবিয়া আমরা হইলাম জামা ওয়াল জামাতের মত হইল এই দিন শোকের দিনও না এই দিন খুশির দিনও না এই দিন হলো এবাদতের দিন সিয়াম পালনের দিন বাস শুক্রিয়ার দিন হ্যাঁ, আমাদের আল্লাহর একজন নবী এবং মুমিনেরা এই দিন নাজাত পেয়েছেন এজন্য সুক্রিয়া তান আমরা সিয়াম পালন করবো বাস সুতরাং এই মাসে বিয়ে শাদি হওয়া যাবে না এই মাসে ভালো কাপড় চোপড় পরা যাবে না এই মাসে সুগন্ধি লাগানো যাবে না এই মাসে ওইটা করা যাবে না এটা করা যাবে না এগুলো সব বেদাত এবং গুনার কাজ আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নার উপর দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করুন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জুমার খোদ্বায় আশুরা সম্পর্কে আরও আলোচনা করব ইনশাআল্লাহ আমরা আমাদের মূল তাফসিরে আসি সৌরা আল বাকারা আল বাকারা মানে কি যে গরুর মধ্যে আবার দুই রকমের গরু আছে পুরুষ গরু মহিলা গরু মহিলা গরুকে বলা হয় কি গাবি আর পুরুষ গরুকে কি বলা হয় বাকার বাকার মানে আরবিতে একটা বাকার আর একটা বাকারা বাকারা মানে মহিলা গরুটা গাবিটা আর বাকার মানে শুধু গরু না মানে এই যে আমরা আমাদের দেশে যে গরু দেখি এই বাকার মানে শুধু গরু না গরুর জাতীয় যা কিছু আছে সবগুলার নাম বাকার মহিষ বাকারের অন্তর্ভুক্ত কেউ কেউ বলে যে মহিষ কোরবানি দেওয়া যাবে না কারণ মহিষের কথা তো নাই মহিষ হলো এই বাকার বাকারটাই মহিষ আর কত রকমের গরু আছে আপনি দেখতে হলে কোথায় যেতে হবে মিনা মিনার বাজারে যাবেন মক্কায় তো পৃথিবীতে কত রকমের গরু আছে আপনি ওখানে একসাথে দেখতে পারবেন ছাগলও কত রকমের ছাগল আছে এক একটা দাম এক এক রকম ঠিক গরুও পৃথিবীতে অনেক রকমের গরু আছে বুঝতে পারছেন এই মহিষও একটা গরুর মতোই একটা প্রাণী এই জন্য হাদিসের মধ্যে এটাকে আলাদা করে জামুস বলা হয় নাই মহিষের আরবি হলো জামুস এটা নতুন আবিষ্কার পরবর্তীতে আবিষ্কার কিন্তু এই জন্য হাদিসে বা কোরআনে কারিমে এরকম এই শব্দটা আসা নাই তার অর্থ এই নয় যে সেটা কোরবানি দেওয়া যাবে না সেটা বাকারের অন্তর্ভুক্ত আচ্ছা কোরআনে কারিমের সর্বপ্রথম সুরাটা গরু দিয়ে শুরু আমরা হইলাম মানুষ আল্লাহাক সুরা শুরু করছেন কি দিয়ে গরু দিয়ে দেখেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিম সূচনা করেছেন এত বড় একটা সুরা সবচেয়ে বড় একটা সুরা সেটা নাম হলো সুরা আল বাকারা আবার সুরাতুল ইনসানও আছে সুরাল ইনসান আছে না কোরআন একটা আবার সুরাল জিনও আছে জিনেরও সুরা আছে ইনসানেরও সুরা আছে আবার গরুরও সুরা আছে বাকার আচ্ছা গরু দিয়ে শুরু হলো কেন প্রথমে আমরা এই কথায় আসি যে গরুর আলোচনা দিয়ে কোরআন শুরু হলো কেন কোরআন শুরু হওয়া গরুর আলোচনা দিয়ে এই জন্য যে মানুষের স্বভাব প্রকৃতি বৈশিষ্ট্য অরিজিনালি গরু বলদ আমরা একজন আরেকজনের দেখবেন একটু বেশ কম হলে আরে তুমি তো বলদ বলদ বলি না আসলে কি সে বলদ যে হ্যাঁ আসলে কিন্তু সে বলদ না কিন্তু আমরা বলি যে আরে মিয়া তুমি তো বলদ সে তো একটা বলদে না এরকম বলে না আবার গাবিও বলে কয়ে হে তো গাবি গাবির মতো গাবির মতো বলে এই কথা শুনছেন কোনোদিন তাহলে একজন মানুষকে আমরা গরু বলি কেন আচরণের কারণে মানুষ হইল জাবিল উকুল আর গরু হইল গাইরে জাবিল উকুল এটা হলো মানতেকের যুক্তিবিদ্যার থিওরি যে মানুষ হইল জাবিল উকুল মানে আকল সম্পন্ন জীব আর গরু হইল গাইরে জাবিল উকুল গাইরে জাবিল উকুলকে জাবিল উকুলে রূপান্তর করে যে জিনিস সেই জিনিসের নাম ওহি মানে গরুরে মানুষ বানায় যে জিনিস সেই জিনিসের নাম ওহি সোজা কথা তাহলে যার কাছে ওহির আমল আছে সে মানুষ যার কাছে ওহির আমল নাই সে গরু বুঝতে পারছেন কথা যার কাছে ওহির আমল আছে সে হলো মানুষ আর যার কাছে ওহির আমল নাই ওহির আকিদা নাই সে হলো গরু তাহলে গরুর বিভিন্ন আকৃতি আছে গরু আমাদের মতো আছে গরু এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা গরুও আছে গরু বিভিন্ন রকমের আছে যেই মানুষ এরকম মাথা চুলো আছে চোখও আছে নাকও আছে সব আছে কিন্তু ওহির উপরে মান ওহি মানে না ওহির বিশ্বাসও নাই ওহির আমলও নাই তো সে চেহারা সুরতে মানুষ কিন্তু আসলে সে একটা গরু বুঝতে পারছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সব সর্বপ্রথম সুরাটা শুরু করেছেন গরু দিয়ে যে বান্দা তুমি একটা গরু তোমার মানুষ বানানোর জন্য কোরআন সোহান এ কোরআন গরুকে মানুষ বানানোর জন্য এজন্য আল্লাপাক এই সুরার নাম রেখেছেন সুরা আল বাকারা এই সুরার ভিতরে গাভীর একটা ঘটনা আছে তো সেই গাভীর ঘটনাটাকে এই পুরা কোরআনের এই সুরার দুশো ছিয়াশিটি আয়াতের মধ্যে যতগুলো আয়াত আছে ঘটনা আছে আল্লাপাক এই ঘটনাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই জন্য আল্লাপাক এই সুরার নাম রেখেছেন সুরা আল বাকারা এই সুরারকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ কি এই আয়াতগুলোকে গাভীর ঘটনাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কারণটা কি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার যে কারণটি সেটি হলো দুইটি কারণ একটি হলো গাবিকে মা হিসাবে বিশ্বাস করা গাবির পূজা করা এটা নতুন জিনিস না আমরা অনেক কিছু মনে করি এটা আধুনিক মডার্ন যারা দেখবেন যে আধুনিকতা অবলম্বন করে যারা আধুনিক মনে করে এরা মনে করে যে আগের যুগের মানুষ সব বানর ছিল গরু ছিল ছাগল ছিল আমরা এখন মরান আমরা আধুনিক তো সে আধুনিকতার জন্য যেটা গ্রহণ করছে সেটা আরও দশ হাজার বছর আগে পৃথিবীতে মানুষ গ্রহণ করে শেষ করে ফেলছে পৃথিবীতে সবচেয়ে আধুনিক মরান হলো ইসলাম তাই আমার পর্যন্ত সবচেয়ে আধুনিক এজন্য পৃথিবীর যত রকমের দাড়ি আছে সবচেয়ে আধুনিক দাড়ি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দাড়ি সুতরাং আমার আপনার দাড়ি যদি নবী সালাম সাহাবাইকরামের দাড়ির সাথে মিলে তাহলে বুঝতে হবে যে আমি আধুনিকতার মধ্যে আছি আর যদি আপনার দাড়ি এখান দিয়ে একটু কাটা ওখান দিয়ে একটু এই এখান দিয়ে একটু বিভিন্ন ফ্যাশনের দাড়ি এখন বিভিন্ন ডিজাইনের দাড়ি আছে এটা কিন্তু নবী সালাম সাহাবাইকরামের দাড়ি না এটা হলো ডিজাইনের দাড়ি ফ্যাশনের দাড়ি বিভিন্ন রকমের দাড়ি তো এরকম সে মনে করতেছে ওইটা তার আধুনিকতা আর এরকম লম্বা দাড়িওয়ালা হলো সাসা লম্বা দাড়ি থাকলে তাকে গাড়ির মধ্যে উঠলে বলে যে সাসা বাড়া দেন এখন যেই লোক আমাকে বলতেছে সাসা বাড়া দেন সেই লোকের বয়স আমার থেকে অনেক বেশি কিন্তু সেই লোক হয়ে গেছে বাতিজা আর আমি দাড়ির কারণে হয়ে গেছি সাসা আমি আমার বয়স যখন বিশ বাইশ বছর তখনও আমাকে বলে যে সাসা আর সেই লোকের বয়স পঞ্চাশ বছর সেই হয়ে গেছে আমার বাতিজা তা আমিও বলি যে ধরো বাতিজা বাড়া নাও যেহেতু আমি চাচা তো বাতিছে নাও বুঝতে পারি তাহলে সে অথচ আমার বয়সী আরেকজন শার্ট প্যান্ট পরা যার দাড়ি নেই তারে বলতেছে ভাই কিন্তু আমার দাড়ি থাকার কারণে আমাকে বলতেছে সাসা তাহলে এই বাইয়ের সাসা হয়ে গেল কি কারণে শুধুমাত্র দাড়ি এই সাসা বলার কারণটা কি সে আমাকে সাসা বললো কেন সে বুঝাতে চাচ্ছে আমি আধুনিকতা বলতে কিছু বুঝি না আমি হলাম সেকেলে আমি পুরান যুগের মানুষ আমি হলাম আবুল আমি হলাম মানে সহজ সরল আমি দুনিয়ার কিছু বুঝি না হ্যাঁ, এই জন্য আমি সাসা বুঝতে পারছেন আর সে নিজেকে মনে করতেছে সে খুব ভালো আধুনিক সে স্মার্ট সে অনেক কিছু তো এই ক্ষেত্রে আমি আমরা যে কথাটা বলবো সেটা হলো যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আধুনিক সবচেয়ে মডার্ন সবচেয়ে স্মার্ট মোহাম্মদ রসুল্লাহ এই কথার উপরে বিশ্বাস সবার আছে তো যদি না থাকে তো মানে নাই তাহলে এই বিশ্বাস থাকলে নবী সালামের দাঁড়ি যেরকম ছিল ওইটাই হলো সবচেয়ে আধুনিক দাড়ি এই বিশ্বাস ভালো মতে থাকতে হবে তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম সেটি হলো যে আধুনিকতার নামে যেটা চলে অনেক মহিলারা মনে করে উলঙ্গ হয়ে চলাটা আধুনিকতা যে কাপড় যে যত বেশি খুলে ফেলতে পারে তত বেশি আধুনিকতা এই কাপড় খুলে ফেলার প্রতিযোগিতা এটা আধুনিকতা না এটা হলো প্রাচীন সেকেলে বর্বরতা এটা হাজার হাজার বছর যুগে আগে সভ্যতার আগে অসভ্য যুগে এটা ছিল যে মানুষ কাপড় খুলে তারপরে মানুষ এই অল্প কাপড় পরে রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করত তাহলে আধুনিকতার নামে সে যেটা করতেছে এটা হলো সবচেয়ে প্রাচীন যুগের ঠিক গাভীর পূজা গাভীকে মা বলা গাবি মা বলা না পৃথিবীর একটা বিশাল অংশ গাভীকে মা বলে গাভীর পূজা করে গাভীর জন্য গোস্ত খায় না মার গোস্ত কেমনে খাবে মার গোস্ত খাওয়া যাবে না এই যে আকিদা এই আকিদা নতুন আকিদা না এটা হাজার হাজার বছর আগের আকিদা এবং মুসা আল্লাহ ইসলামের আগেও মানুষ এই গাভীর পূজা করত এই জন্য আল্লাপাক এখানে বানি ইসরায়েলকে আল্লাপাক বলছিল গাভী জবাই করো মানে গাভী জবাই করার নির্দেশ এই জন্য মা জবাই করে দাও মা জবাই করে সেরেক উৎখাত করো এজন্য আল্লাপাক নির্দেশ দিয়েছিলেন যে এজবাহু বাকারা তোমরা একটা গাবি নিয়ে আসো জবাই করো আল্লাপাক সেই সেরেকটি মানে ইসরায়েল থেকে দূর করেছিলেন এই জন্য আল্লাপাক এখানে বাকারাটিকে আল্লাপাক এখানে রামজিজ্ঞা মানে আল্লাপাক প্রতীক হিসাবে এই সুরার আল্লাপাক নামকরণ করেছেন আল বাকারা দ্বিতীয় কারণ যেটা যে নবিসাম বলছেন লাইয়া তিয়ান্না উম্মাতি যে আমার উম্মতের কাছে জিনিসগুলা এমন আসবে কামা আতা আলা বানি ইসরায়েল বানী ইসরায়েল যেভাবে করেছিল হাজওয়ান না আলে বিন না আল জুতা দুই পায়ে দুটা থাকে না দুই পায়ের ফিতা কীরকম থাকে এক পায়ে সবুজ জুতা আরেক পায়ে লাল জুতা থাকে দুইটা একরকম থাকে আবার কেউ কেউ আছে আগের যুগে দেখা যেত এখন দেখা যায় না আগে আমরা গ্রামে দেখতাম যে জুতার স্যান্ডেলের এই এই পাশে যখন ওই এটা ছিঁড়ে যেত তো তখন আরেকটা এনে বাজার থেকে কিনে লাগাইতো আগে এগুলো আলাদা বিক্রি হতো তো ওইটা আনে লাগাইলে এটা আর এটা কিন্তু মিলতো না দুইটা দুই রকমের থাকে আবার এই ফিট চলে গেলে আবার ওই ফিটেও লাগাইতো এরকম মানুষও ছিল অনেক মুরব্বীদেরকে আমরা এরকমও দেখছি যে এই ফিট শেষ পায়ে দিতে দিতে তো ওই ফিটে আনি আবার ফিতা লাগাইছে নবী সালাম বলতেছেন হাজোয়ান না বিন না আল যে জুতার এক পিতা যেমন আরেক পিতা একই রকম থাকে আমার উম্মতার বাণী ইসরায়েল এরকম হয়ে যাবে তো বাণী ইসরায়েল যেমন দলে দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত এরকম দলে দলে বিভক্ত হয়েছে যুগে যুগে কখনো আমল নিয়ে উম্মতের মধ্যে বিভক্তি হয় নাই আকিদা নিয়ে বিভক্তি হয়েছে নবিসামের পথ থেকে আকিদা নিয়ে যুগে যুগে বিভক্তি হয়েছে শিয়া এবং আহলুসুন্নাওয়াল জামা মতাজিলা আহলুসুন্নাওয়াল জামা তারপরে জাবরিয়া কাদরিয়া এটা সেটা আকিদা নিয়ে দলে দলে মুসলিম বিভক্ত হয়েছে কিন্তু আমল নিয়ে কোনোদিন বিভক্তি হয় নাই সাহাবাইকরামের যুগে আমল নিয়ে কোনোদিন যুগে যুগে কোনোদিন বিভক্তি হয় নাই দেখা গেছে একই মসজিদে কয়েকজন সাহাবি কয়েকভাবে সলাত আদায় করছেন কেউ জালসায় রাহা করছেন কেউ করেন নাই জালসায় রাহা বুঝেন জালসায় রাহা হলো ওই যে প্রথম রাকাতের পরে আপনি যখন দাঁড়াবেন দাঁড়ানোর সময় একটু বসে তারপরে দাঁড়ান এটাকে বলা হয় জালসায় এস্তারাহা কিছু সাহাবি জালসায় এস্তারাহা করতেন আবার কিছু সাহাবি করতেন না কেউ কেউ তাওয়ার রূপ করতেন আবার কেউ কেউ তাওয়ার রূপ করতেন না তাওয়ার রূপ বুঝছেন হ্যাঁ দুইয়ের অধিক রাকাত হলে দুইয়ের একাধিক বৈঠক হলে শেষ বৈঠকে আলাদাভাবে বসা এটার নাম তাওয়ার রোগ তো তাওয়ার রোগ কোনো সাহাবি করতেন কোনো সাহাবি করতেন না কিন্তু এগুলা নিয়ে একজন আরেকজনকে বলানো যায় মিয়া তোমার নামাজ হয় নাই বা তুমি আরেক দলের মানুষ এই কথা সাহাবাইকেরাম কোনোদিন চিন্তা ভাবনা করেন নাই ঠিক ইমামদের যুগেও একই মসজিদে একসাথে সলাত আদায় করছেন বিভিন্ন রকম কিন্তু এটা নিয়ে দলাদলি তৈরি হয় নাই আকিদা নিয়ে দলাদলি তৈরি হয়েছে কিন্তু এখন আমরা দেখি যে এগুলা নিয়েও দলাদলি হয় এরা বলে যেতেন করা না করা আমিন শব্দ সশব্দে বলা নিঃশব্দ এগুলো নিয়েও দলাদলি হয় এটা উন্মতের জন্য বিরাট ক্ষতিকর জিনিস এগুলো দলাদলি জিনিস না তাহলে আমরা যে যে বিষয়টি বলতেছিলাম যে বানি ইসরায়েল এরকম দলাদলি করত পরবর্তীতে নবিসাম বলছেন বানি ইসরায়েলের মতো আমার উন্মত ঠিক একই রকম হবে বানি ইসরায়েল যেমন দলে দলে বিভক্ত হয়েছে ছোটোখাটো বিষয় নিয়ে দলে দলে ভাগ হয়েছে ঠিক এই উন্মত দলে দলে ভাগ হবে তো এখানে আল্লাপাক ওই যে গরু জবাইয়ের যে ঘটনাটা বলছেন সেখানে তাদেরকে আল্লাপাক বলছেন যে একটা গরু জবাই করে নিয়ে আসো তারা বলল যে গরুটার বয়স কেমন হবে আল্লাপাক তো বয়স বলেন না জোয়ানও বলেন নাই বুড়োও বলেন না কিন্তু তারা এক একটা প্রশ্ন করতেছে আর শর্তগুলা কঠিন হচ্ছে এটার বয়স কেমন হবে তারপরে এটা কি কি রঙের হবে কোন রঙের গরু গাবি হবে তারপরে এটা এই হাল চাষ করা পানি টানানো হবে নাকি হাল চাষ করে নাই এরকম হবে বিভিন্ন রকমের প্রশ্ন করলে এই জন্য নবী সালাম বলছেন এক সাহাবি যখন প্রশ্ন করলেন নবী সালাম বলেন ইয়া আইয়ুহান ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু হে মানুষেরা তোমাদের উপরে আল্লাহ হজ ফরস করছেন তোমরা হজ করো এক সাহাবি লাভ মারি উঠে বলে আফিকুল্লি আমিন ইয়া রসুল আল্লাহ প্রতি বছর কি হজ করতে হবে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল চুপ করে দিলেন আবারও উঠি কয় প্রতি বছর কি হজ করতে হবে নবী সালাম বললেন তৃতীয়বারের সময় নবী সাল্লাম বললেন দাউ নিমা তারাক তুকুম প্রতি বছর করতে হবে না করতে হবে এটাকে আমি জানি না দাউ নিমা তারাক তুকুম যে বিষয়ে আমি কথা বলি নাই সে বিষয়ে ছেড়ে দাও আমাকে আমি জেনে শুনেই বলি নাই মানে এখানে আমি শুধু বলছি হজ করতে হবে তো করতে হবে মানে একবার করলে তো হয়ে গেছে এখন তোমরা এটাকে কঠিন করতে চাচ্ছ কেন নবিসাম বললেন লাউ কুল তো না আম লাওয়াজাবাত আমি যদি এখন বলি হ্যাঁ তো তোমাদের উপরে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে আর এই কারণেই ইন্নামা হালাকা কাবলাকুম বেকাসরাতে সুয়ালিহিম ওখতালাফিহিম আলাম বিয়াহিম বেশি বেশি প্রশ্ন করার কারণে তোমাদের আগের জাতিগুলো ধ্বংস হয়ে গেছে খবরদা তোমরা এরকম শরীয়তকে কঠিন করিও না এরকম প্রশ্ন করে করে ফেঁসাই ফেঁসাই যে শরীয়তকে কঠিন করার চেষ্টা করিও না এখানে শরীয়ত ফেঁসানো শরীয়ত কঠিন করার যে ঘটনাটা আসছে এই গাভী জবাই করার ঘটনা এটাকে আল্লাফাক এই সুরার নামকরণ করে এই উম্মতকে বুঝাচ্ছেন যে খবরদার বনি ইসরায়েলের মতো এইসব কাজ করিও না এই জন্য আল্লাপাক এই সুরাটির নাম রেখেছেন সৌরা আল বাকারা এটা মক্কি সৌরা না মাদানী সৌরা মাদানী সৌরা এই সুরাটি মাদানী সুরা আল বাকারা এবং এটার অধিকাংশ আয়াত মদিনাতে নাজিল হয়েছে এর মধ্যে অনেকগুলা শরীর হুকুম হাকাম সম্বলিত আয়াতও আছে আবার তাওহিদ সংক্রান্ত আয়াতও আছে তবে বেশি আলোচনা এসেছে এখানে ইহুদিদের প্রসঙ্গে কারণ ইহুদিরা একটা মারাত্মক জাতি আজকের দুনিয়াতেও দেখেন ইহুদিরা সবচেয়ে মারাত্মক জাতি যে ইসরায়েল কি অবস্থা করতেছে ইসরায়েল লোক হইল সবচেয়ে কম কিন্তু তারা সারা দুনিয়া চালায় অল্প সংখ্যক মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে কম কিন্তু ইহুদিরা পৃথিবীতে অথচ তারা সারা দুনিয়া শাসন করে কারণ কি মানে এই জাতিটা যুগে যুগে খুবই একটা কঠিন এবং মারাত্মক জাতি এই ইহুদি জাতি এজন্য আমরা তাদেরকে গয়রিল মাকদুবে আলাইহিম বলি আমিন বলি কেন বলি ধ্বংস হয়ে যাওয়ার কিন্তু আমরা দোয়া করি কাজ হয় না আমরা এত আমিন বলতেছি অনেক জোরে আমিনও বলতেছি তাও তো কাজ হচ্ছে না দেখা যাচ্ছে ইহুদিরা আরও শক্তিশালী হয় ইহুদিরা অর্থাৎ আল্লাহ সোবানতালা যখন ইচ্ছা করবেন তখন ধ্বংস হবে তবে সেটা সময় লাগবে দাজ্জাল কিন্তু ইহুদিদের মধ্য থেকে হবে দাজ্জাল ইহুদিদের মধ্য থেকে হবে এবং সেই দাজ্জালকে ঈসা আলহিসাল্লাম হত্যা করবেন এই দাজ্জাল হত্যার মাধ্যমে ইহুদি হত্যা ইহুদি নিধন ইহুদিদের এমন একটা সময় আসবে নবিসাম বলছেন যে তারা আমাদের থেকে রক্ষা পাওয়ার জন্য যখন গাছের পিছনে যায় আশ্রয় নিবে গাছ কথা বলবে গাছ বলবে যে এই যে আসো আমার পিছনে একটা ইহুদি লুকাই রয়েছে বুঝতে পারছেন আল্লাহ আকবর আল্লাহ পাক আমাদেরকে সেই সময়ও দিবেন কিন্তু তার আগে আমাদেরকে সবর ধরতে হবে এই সুরাটি সুরা আল বাকারা মাদানী সুরা এই সুরার শুরুতেই আল্লাহ রব্বুল আলমিন হুরুফে মোকাত্তাআত দিয়ে শুরু করেছেন আলিফলামিম এরকম কোরআনে কেরিমে অনেক সুরার শুরুতে আল্লাপাক হুরুফে মোকাত্তাআত বিচ্ছিন্ন কিছু হরফ এগুলার অর্থ কি আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া এগুলার অর্থ আর কেউ জানেন না এখন কোরআনে এমন আয়াত দিলেন কেন যেগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না হ্যাঁ জি এই জন্য আরবের কোনো কাফের কোনো মুশ্রিক নবিসুল ইসলামকে এই প্রশ্ন করেন নাই কারণ তারা কাপের মুশ্রিক হইলেও আরবি ভাষা জানে আরেকজন মুমিন কিন্তু আরবি ভাষা জানে না তো সে মনে করে ওই সত্তর মানে গোনা গোনা সত্তর আবার সে মনে করে চল্লিশ মানে গোনা গোনা চল্লিশ কারণ সে আরবি বাগদারা জানে না তারপরে তাকে জিজ্ঞেস করে মা হাজার রাজুল সে মনে করে যে নবিসুল ইসলামের ছবি নবিসুল ইসলামের ভিডিও কবরের মধ্যে দেখানো হবে দেখেন এমন ভ্রান্ত আকিদা মুসলিমদের মধ্যে আরবি ভাষা না জানার কারণে ওজমা এটাকে বলা হয় ওজমা আরবি ভাষা ভালো করে না জানা আরবি সাহিত্য না জানা এটার কারণেও সেরেক বেদাত আবিষ্কার হয় কোরআন হাদিসের ভুল অর্থ ভুল ব্যাখ্যা এর মাধ্যমে অনেক সেরেক বেদাত কোরআন হাদিসের দলিল দিয়ে সেরেক বেদাত হাদিসের দলিল দিয়ে আমরা ছোটোবেলা থেকে শুনতাম যে ওয়াজ নসিহতে যে কবরের মধ্যে নাকি সালামকে দেখানো হবে ছবি দেখানো হবে যেমন ছবি দেখায় জিজ্ঞেস করা হবে মা হাজার রাজুল এই লোকটাকে তাই শাব্দিক অর্থ কিন্তু ঠিক আছে শাব্দিক অর্থ কিন্তু মা হাজার রাজুল মানে এই লোকটাকে পারিবেশিক অর্থ আরবি সাহিত্যের অর্থ কিন্তু এটা নয় সালামকে দেখাবে কেন সেখানে সেখানে জিজ্ঞেস করা হবে মা হাজার রাজুল ওই রাসুলের ব্যাপারে মোহাম্মদ সাল্লামের ব্যাপারে তোমার আকিদা কি ছিল তোমার চিন্তাভাবনা কী ছিল এটাই আরবি ভাষায় কারো ব্যাপারে জিজ্ঞেস করতে হলে বলে যে মা হাজার রাজুল মানে ওই লোকের ব্যাপারে তোমার মতামত কি তাকে দেখায় না এখানে সরকার বাড়ি মসজিদে বসে আপনাকে জিজ্ঞেস করলো যে অমুকের ব্যাপারে আপনার মতামত কি মা হাজার রাজুল এটা হলো আরবি ভাষার একটা পরিভাষা তো এখন একজন মুশরিক সে আরবি ভাষা জানার কারণে সে জিজ্ঞেস করে না যে আলিফলাম মিম এটার অর্থ কী আরেকজন মুসলিম তিনি আরবি ভাষা সঠিকভাবে না জানার কারণে হাদিস দিয়ে সেরে কি আকিদা বানাই ফেলছে বুঝতে পারছেন আরবি ভাষা না জানার কারণে এজন্য আমরা যে কথাটা বলতেছি সেটি হলো আলিফলাম মিম এটার অর্থ আল্লাহ রাবুল্লা আলমিন ভালো জানেন এটা কেন দেওয়া হয় এটা আরবি সাহিত্যের একটি অলঙ্কার এটি একটি বালাগাত এটি একটি ফাসাহাত মানে আরবি সাহিত্যে এরকম প্রথমে কিছু কথা বলতে হয় আমরা এর আগেও বারবার বলছি যে এখানে ধরুন সবাই বসে কিছু কথাবার্তা বলতেছেন বলতে বলতে হঠাৎ করে আমি হয়তো মনে করতেছি যে এখন একটা হাদিস বলবো তো একজন উঠি বললেন যে ভাই আপনারা চুপ করেন এখন আমাদের ইমাম সাহেব একটা হাদিস বলবেন হ্যাঁ তো দেখেন যে তাও চুপ করে না তাও কথা বলতেছে কয় ইমাম সাহেব শুরু করলে তারপরে কথা বন্ধ করবে তখন ইমাম সাহেব শুরু করবেন এই শুরু করতে গিয়ে প্রথমে যেই কথাটা দিয়ে শুরু করবে দেখবেন যে আমরা আলোচনা শুরু করার আগে আলহামদুলিল্লাহ আনাস্তা ইনুহু আনাস্তাও করি এটারে অনেক শুরু করে মজা করে বিভিন্ন রকম করে আমাদের দেশের বক্তারা শুরু করে এটার মধ্যে কত অলঙ্কার খাটায় কত বালাগাত খাটায় কত কিছু খাটায় হ্যাঁ কেন খাটায় যে মানুষকে আকর্ষণ করার জন্য এটা আকর্ষণ হলে মানুষ আমার ওয়াজ নসিহত ভালো করে শুনবে এটা আকর্ষণ করার জন্য তো এটা এই আকর্ষণ করার জন্য যে জিনিসটা ওটার অর্থ কিন্তু কেউ বুঝে না যারা শোনার জন্য বসে আছে এরা কিন্তু আমি যেন আহমদহু আনাস্তাইনহু আনাস্তা ফেরু সুর করে করি বলতেছে অধিকাংশ শ্রোতা কিন্তু বুঝতেছে না কিন্তু তারপরেও কেন বলতেছি মনোযোগ আকর্ষণ আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে কথা বলবেন বান্দার সাথে তো বান্দা দেখা যাচ্ছে যে কেউ অফিসে কাজ নিয়ে ব্যস্ত কেউ এটা নিয়ে ব্যস্ত কেউ এটা নিয়ে আল্লাহ পাক ঘোষণা দিলেন আলিফলামিম বা সবাই চুপ হয়ে গেছে মানে এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসবে এটা শোনার জন্য সবাই কাজকর্ম বন্ধ করে চুপ হয়ে গেল এই কথাটা মনে রাখবেন যে কোরআন একাডেমি যত জায়গায় এরকম হরুপে মোকাত্তাত আসবে তারপরে যে কথাটা আসবে সেটা কিসের কথা কিতাবের কথা কোরআনের কথা আসবে দেখবেন ইয়াসিন ওয়াল কোরআন হাকিম আবার কোনো কোনো জায়গায় তাওহিদের কথা আসবে যেমন আলিফুল্লাহ মিম আল্লাহুল্লাহ ইলাহ কাইয়ুম এরকম হয় তাওহীদের কথা না হয় আসবে কিতাবের কথা এখানে আসছে কিসের কথা কিতাব কিতাব কিতাব ওই কিতাবটা কিতাব ওই কিতাবটা এখানে একটা জিনিস মনে রাখতে হবে আরবি ভাষায় হাজা আর জালিকা হাজা বলা হয় নিকটের জন্য জালিকা বলা হয় দূরের জন্য তো কোরআন কি আমাদের নিকটে না দূরে এটা আমাদের সামনেই তো কোরআন তো এটা তো বলবেন আল্লাপাক হাজাল কিতাব এটাকে আল্লাহ বলতেছে জালিকাল কিতাব হ্যাঁ, এখনো দূরে আছে মূল কপি কিন্তু আল্লাহর কাছে এটা হলো নকল কপি এটা হলো একটা ডুপ্লিকেট কপি অরিজিনাল কপি কিন্তু কোথায় বাল হুয়া কোরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ লাউহে মাহফুজে হলো আসল কপি লাউহে মাহফুজ না দূরে এই জন্য আল্লাহ বলছেন লিকাল কিতাব ওই লাহে মাহফুজের কিতাব ওই এই জন্য আবার ওই যে এই আরবি ভাষায় কিন্তু আবার সব জায়গায় জালিকা মানে যে দূরে বোঝায় তাও না অনেক সময় জালিকা দিয়ে কাছেও বোঝায় আবার হাজা দিয়ে দূরেও বোঝায় যেমন ওই যে মা হাজার রাজুল ওইটা দিয়ে অনেকে ব্যাখ্যা করে যে যে হাজা মানে তো কাছে তো নবী সাল্লাম কাছেই থাকবেন এই জন্য বলবেন মা হাজার রাজুল একটা হাদিস আসছে সরাসরি বোখারির মধ্যে এই হাদিসটি আসছে যে এক সাহাবি নবী সাল্লামের ব্যাপারে শুনতেন সব সময় যে মক্কাতে মোহাম্মদ সাল্লাম আসতেন তো সাহাবাই কেরাম যখন যখন ব্যবসায়ীরা মক্কা থেকে ওই রাস্তা দিয়ে যেত তখন ওই সাহাবি লোকদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করতো এই তোমাদের এলাকায় নাকি মোহাম্মদ সাল্লাহাম নামে একজন নবী এসছেন ওনার আখলাখ কেমন চরিত্র কেমন কি বলে কি শুন এগুলো জিজ্ঞাসা করতো তো এক সাহাবি সেখান সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তাকে জিজ্ঞাসা করলেন মা হাজার রাজুল মা হাজার রাজুল মানে ওই মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তোমাদের ধারণা কি তো নবী সাল্লাম রইলেন মক্কায় তখন জীবিত আর ওই লোকে জিজ্ঞাসা করতেছে যেখান থেকে কয়েকশো মাইল দূরের থেকে তো সেখানে ব্যবহার করছেন কি মা হাজার রাজুল তাহলে নবী সালাম জীবিত থাকতে ওই লোক এত দূরের থেকেও ব্যবহার করছেন মা হাজার রাজুল তাহলে হাজা মানি যে সবসময় নিকটে হবে তা না হাজা মানি দূরেও হয় আবার জালিকা মানি কাছেও হয় দালিকাল কিতাব ওই কিতাবটি এটার নাম আবার আল কিতাব আল কিতাব আর কিতাবে বেশ কম আছে আল কিতাব মানে একমাত্র কিতাব আর কিতাব মানে এটাও একটা কিতাব আরও কিতাব আছে আর আল কিতাব মানে একটাই কিতাব দালিক আল কিতাব আল্লাহাক বলতেছে এই কিতাবটি একমাত্র কিতাব লাফি এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই বিন্দুমাত্র এক জার্রা পরিমাণ কোনো সন্দেহ সংশয় এই কিতাবের মধ্যে নাই হুদাল্লিল মুতাকিল এই কিতাবটি হুদা এটা একটা হুদা হুদা মানে কি হেদায়ত মানে রাস্তা দেখা এই কিতাবটা তোমাদেরকে রাস্তা দেখাবে কাদেরকে দেখাবে লিল মুতাকিন সবাইকে এই কোরআন রাস্তা দেখায় না কাকে দেখাবে যে রাস্তা খোঁজে কেউ রাস্তা খোঁজে না কেউ বলে যে আমার রাস্তার দরকার নাই ঘুমামো এখন আমার কোথাও যাওয়া দরকার নাই রাস্তায় খোঁজে না তাকে কোরআন রাস্তা দেখাবে না রাস্তা দেখাবে হুদাল্লিল মুত্তাকিন যেই লোক তাকোয়ার পথে চলার জন্য তাকোয়ার রাস্তা চলার জন্য রাস্তা খোঁজে তাকোয়ার রাস্তা কোনটা কুফারের রাস্তা কোনটা শিরিকের রাস্তা কোনটা বেদাতের রাস্তা কোনটা নেফাকের রাস্তা কোনটা এই রাস্তাগুলা খোঁজাখুঁজি করে এবং এর মধ্যে সেরাতে মুস্তাকিম কোনটা সেরাতে মুস্তাকিম মানে কি বিশ্ব রোড যে যেই রাস্তায় উঠলে গাড়ি এক টানে সোজা জান্নাতে চলে যাবে সোহান ওই রাস্তার নাম হলো সেরাতে মুস্তাকিম এই রাস্তা এখান থেকে শুরু হবে লাস্ট মাথা কোথায় জান্নাত জান্নাতে ঢুকে যাবে এই রাস্তা বিশাল রাস্তা এই রাস্তা আবার এই রাস্তায় চলা উঠলে দেখবেন যে কিছু দূর যাওয়ার পরে ডানে বামে চারিদিকে আবার রাস্তা আছে রাস্তা আছে পাঁচ রাস্তা আছে ছয় রাস্তা আছে সাত রাস্তা আছে সব আছে এইখানে গেলে মমিন তখন সন্দেহের মধ্যে পড়ে যাবে যে সেরাতে মুস্তাকিম কোনটা ডাইনে যাবো না বামে যাবো ওখানে কিন্তু আবার এরকম নাই যে নাই লেখা নাই তখন আবার সেখানে কিছু ইবলিজ বসে থাকে এই রাস্তার মোড়ে কিছু এই রাস্তার মোড়ে কিছু সব রাস্তার মোড়ে আছে এরা বলে যে আসো এটাই এটাই এই রাস্তা এটাই এটা দিয়ে দিকে আসে হ্যাঁ, হ্যাঁ এটা এটা এটা এটা তখন আপনি কি করবেন আপনি বলবেন যে আমার কাছে একটা কিতাব আছে দেখি এটার মধ্যে যে কোনটা সেরাত মুস্তাকিম তখন এই কিতাব আপনাকে দেখাই দিবে যে খবরদার এদিকে যাইও না এইটাই হলো জান্নাতের রাস্তা দেখবেন যে আপনি যখন অচেনা জায়গায় ট্যুরে যাবেন তখন আপনার সাথে একজন গাইড নিতে হবে আর সাথে যদি একটা এখন তো মোবাইলেই আছে যে রাস্তা এখন আপনি কোথায় আছেন কোন দিকে যাচ্ছেন হ্যাঁ যখন আপনি একজনে বলো যে এদিকে যান একজন বলে যে এদিকে যান আপনি করেন আমি একটু দেখে নিই হ্যাঁ ম্যাপ দেখে নিই বাস এ এ কোরআন দেখে আপনি তখন সেরাত মুস্তাকিম পেয়ে যাবেন আল্লাহ পাক বলতেছেন হুদাল্লিল মুত্তাকিন যেই মানুষটি তাকোয়ার রাস্তা খুঁজবে তাকোয়ার উপরে চলতে চাইবে এই কিতাব তাকে রাস্তা দেখাবে হেদায়েত দেখাবে সোহান এখন তাকোয়ার রাস্তা যারা চলে এদের কিছু বৈশিষ্ট্য আছে এদের এক নম্বর বৈশিষ্ট্য হলো বিল গাইব এরা হলো গায়েবে বিশ্বাসী গায়েবের উপরে ইমান আনে গায়েব কি জিনিস অদৃশ্য কি জিনিস এক নম্বর হলো আল্লাহ সোবান তালা আল্লাহ পাক হলেন গায়েব আল্লাহকে আমরা দেখেছি কোনো নবী রাসুল দেখেছেন শুধুমাত্র পৃথিবীতে নাকি একজনে দেখছেন ইমাম আবু হানিফা রাহমাউল্লাহ দেখছেন তাও একবার দিবেন না একশো একবার দেখছেন আর কেউ পৃথিবীতে দেখতে পারেন নাই তা আল্লাহ বলতেছেন আল্লা বিল তাকুয়ার রাস্তা যারা চলে এদের এক নম্বর বৈশিষ্ট্য হলো এরা গায়েবের উপরে ইমান আনে গায়েবের উপরে বিশ্বাস করে এক নম্বর গায়েব হলো আল্লাহ রাবুল আলমী এবং গায়েবের সমস্ত এলেমের মালিকও আল্লাহ রাবুল আলম ওয়াইন্দাহু মাপাতিহুল গাইবে লা ইয়ালামুহা ইল্লাহু গায়েব তো সব আল্লাহর কাছে গায়েবের সকল বান্ডারের সাবিও আল্লাহ রাবুল্লা আলমিনের হাতে অনেকে বলে যে যুগে যুগে বলতো মুর্শিকেরা যে গায়েব তো আল্লাহ জানে গায়েবের মালিক আল্লাহ ঠিক আছে তবে গায়েবগুলা যেখানে রাখা আছে যেই গুদামে গায়েব রাখে সেই গুদামের একটা একটা সাবি ওই অলিয়া উলিয়াদেরকে দিয়ে দেয় বুঝতে পারছেন তালা কিন্তু আল্লাহ মারে রাখে ওই গুদামে কিন্তু সাবি একটা দিয়ে দিল আপনাকে বললো যে তোমার কোনো সময় দরকার হলে মাঝে মধ্যে আসি খুলে একটু নিয়ে যাইও হ্যাঁ। তাই সাবি দিয়ে দিছে এই জন্য আমাদের অলি আমাদের বুজুর্গ আমাদের পিসাহী বুজুর গায়েব জানে নাউজুবিল্লা কেমনে জানে ওই যে সাবি পাইছে বুঝতে পারছেন তা আল্লাহ পাকের জন্য বলতেছেন ওয়াইন্দাহু মাপাতি হুল গাইবে খবরদার আমি কোনো সাবি কাউকে দিই নাই গায়েবের যা সাবি আছে সব আমার কাছে ওয়াইন্দাহু মাফাতিহুল গাইবে গায়েবের সকল সাবি আল্লাহর কাছে একটা সাবিও আল্লাহ বলতেছেন আমি কাউকে দিই নাই এই কথাটা আল্লাহ শক্ত করে বলছেন লাহ রাসুলকে বলছে রাসুল আপনি দুনিয়াতে ঘোষণা দিতেন কুল্লা আলামুল গাইবা যে দুনিয়ার মানুষ জেনে রাখো আমি কোনো গায়েব জানি না সাবি আমাকেও দেয় নাই সুহান গায়েবের সাবি যিনি সাইয়দুল মুরসালিন ইমামুল মুত্তাকিন সেই মানুষটাকেও আল্লাহ গায়েবের সাবি দেন নাই একজন ভাই বলতেছেন যে আল্লাহ পাক নাকি আসমানে মিটিং করেন মাঝে মাঝে এবং সেই মিটিংয়ে তিনিও থাকেন সেই মিটিংয়ে আল্লাহ পাক জানাই দেন যে পৃথিবীতে কি হবে না হবে সামনে এবং তিনি ঘোষণা দেন যে সামনে এটা হবে এটা হবে যে ওই ওখানে আকাশে মিটিং হয়েছে ওই মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে তাহলে এই গায়েব জানে তারা কিভাবে ওই যে মিটিংয়ে থাকে মিটিংয়ে থাকলে তো জানবে তো আল্লাপাক হলেন গায়েব এবং গায়েবেরও তিনি মালিক এরপরে গায়েব মালাইকা ফেরস্তারাও গায়েব আমরা কোনোদিন মালাইকা দেখছি কারোর সাথে আপনাদের কথা হয়েছে বাড়িতে কোনোদিন দাওয়াত দিছিলেন ফেরেস্তাদেরকে দাওয়াত দেন নাই ফেরেস্তা তো আপনার সাথেই আছে দাওয়াত দিবেন কি নবিসাম বলেন মামিন কুমিন আহাদিন ইল্লা কুরিনাত বিহিল মালা ইকা ওয়া বিহিল জিন নবিসাম বলেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যেই মানুষের সাথে আল্লাহ একজন জিন এবং একজন ফেরেস্তাকে শক্ত করে বেঁধে দেন নাই মানে প্রত্যেক মানুষের সাথে শক্ত করে আটকানো আছে আপনি ইচ্ছা করলে তারে যে জিন ভাই তুমি এখানে একটু বসে থাকো আমি একটু আসি এইটা পারবেন না ফেরস্তা ভাই তুমি একটু বসো আমি একটু এই কাজটা করে আসি এটা পারবেন না মানে আল্লাহবাক শক্ত করে আপনার আমার সাথে বেঁধে দিছেন তাহলে আপনাদের সাথে জিন আছে হ্যাঁ। অনেকে মনে করছে কিরে হুজুরে বলে আমাদের সাথে জিন আছে সবার সাথে একজন একজন জিন আছে কিন্তু আমরা জিনের বয়স শেষ যদি শুনি যে এখানে কবরস্থানের পাশ দিয়ে হাঁটার সময় মানুষ কি করে আয়াতুল কুর্সি পড়ে সুরাল পাতেয়া পড়ে আর ফুদে শরীরের মধ্যে যে এখান দিয়ে জিনবুতের আস্তানা যে জিনবুত নিয়ে পৃথিবীতে কত সাহিত্য কত কিছু রচিত হয়েছে মিশরে কায়রো শহরে আলেকজান্দ্রিয়া শহরে বিশাল বিশাল আবুল হাউল আছে আবুল হাউল আবুল হাউল মানে ভূত ইফরিত মানে ভূতের ছবি আবুল হাউল এগুলোর নাম হলো আবুল হাউল এবং আবুল হাউল নিয়ে অনেক নাটক উপন্যাস অনেক কিছু লেখা হয়েছে এবং আমাদের দেশের বিভিন্ন জায়গায় দেখবেন ওই যে এই ফ্যান্টাসি কিংডম আরও কত জায়গায় ভূত ভূতের ঘর বানানো আছে না হ্যাঁ ব্যাপী এটা নিয়ে যুগে যুগে কত সাহিত্য কত কিছু লেখা হয়েছে শুধু এই জিন নিয়ে এবং মানুষ এই জিনের প্রতি ভয় আছে অথচ মানুষের সাথেই জিন থাকে প্রত্যেক মানুষের সাথে একজন জিন এবং একজন মালাইকা থাকে তাহলে এই মালাইকা জিন এরাও গায়েব আল্লাহ দিন গায়েব যারা গায়েবের প্রতি বিশ্বাস করে আল্লাহ যেহেতু মালাইকের কথা বলছেন আমরা এই জন্য বিশ্বাস করি না দেখেও বিশ্বাস করি আবার জিনের কথা বলছেন জিনকে না দেখেও আমরা বিশ্বাস করি আরও জান্নাতের কথা বলছেন জাহান্নামের কথা বলছেন সিদ্দরাতুল মন্তাহা বলছেন আসমান বলছেন কত কিছু আল্লাহ পাক বলছেন কিন্তু আমরা দেখিনি এই সবগুলো গায়েবের অন্তর্ভুক্ত মৌনাস মৌনাসলা যারা তাকোয়ার পথে চলে তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ইউকে মৌনাসলা তারা সলাৎ কায়েম করে সলাৎ কায়েম করে তাহলে সলাৎ কায়েম ছাড়া কেউ মোত্তাকি হইতে পারে না তার বেনামাজি মোত্তাকি হইতে পারে হ্যাঁ, কিন্তু আমরা তো মনে করি নামাজ না পড়লেও ইমান ঠিক আছে হ্যাঁ আবার দেখা যায় অনেক শয়তান আছে নামাজ পড়ে না কিন্তু সে আল্লাহর অলিও দাবি করে আবার মানুষও তার পিছে পিছে ঘুরে তার তারে আল্লাহর অলি মনে করে এরকম আছে না অথচ আল্লাহ পাক বলছেন তাকওয়ার উপরে চলতে হলে মোত্তাকিন হইতে হলে তাকে অবশ্যই সলাদ কায়েম করতে হবে সলাদ কায়েম বলতে শুক্রবারে সলাদ আদায় করলে কি সলাদ কায়েম হয় বছরে দুই দিন দুই ঈদে আদায় করলে সবে বরাতে সবে কদরে আশুরার দিনে আদায় করলে ইউকিমুনা সালামানি আর দাওয়াম আলা সলা সলাতের উপরে দায়েম থাকা মানে সব সময় আদায় করা এটার নাম হলো এবং একামত সলাদটা বিশাল একামত সলাদ হলো অনেকগুলো জিনিস মিলে একামত সলাদ সলাতের যত ফরজ আছে ওয়াজিব আছে সুন্নত আছে মুস্তাহাব আছে এবং যথাযথ সঠিক ওয়াক্তে আদায় করা নিয়মিত মৃত্যু পর্যন্ত আদায় করা হালাল উপার্জন খেয়ে হালাল রক্ত নিয়ে নামাজ আদায় করা আমরা শরীর পাক মানে মনে করে কি শরীর পাক আছে না হ্যাঁ গায়ে ময়লা রাখা ভালো সাবান দিয়ে গোসল করলে আমরা মনে করি যে শরীর পাক হয়ে গেছে তা আপনি চামড়া পাক হয়েছে ওইটা শরীর পাক হয় নাই বুঝতে পারছেন চামড়া পাক বলা হয় নাই বলা হয়েছে কি শরীর পাক শরীর পাক মানে ভিতরের রক্ত পাক রক্ত পাক হবে কি দিয়ে হালাল উপার্জন হালাল খাবার না হালাল খাবার এক জিনিস হালাল উপার্জন আপনি ঘুষের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আনছেন তো গরুর গোস্ত হালাল না হারাম আপনি তো খাইছেন হালাল জিনিস কিন্তু আপনি যেই টাকা দিয়ে কিনছেন সেটা অবৈধ উপার্জন এজন্য ওই ভিতরে রক্ত হালাল হইতে হবে এটাও একামত সালাতের আওতাভুক্ত এরপরে সলাৎ কায়েমের পরিবেশ তৈরি করা আবার কারোরও যদি বলেন যে তোমার নামাজ হয় নাই তুমি আমার মসজিদে আসিও না এগুলা সব একামত সলাতের খেলাফ বরং আরও মানুষকে ডাকতে হবে যে আসো সবাই আসো নামাজ পড়তে আমার এখানে আসো না আপনি নামা আসো না বলে আরো তারে বের করে দিলেন একামত সলাৎ বলতে সলাতের নামাজে বাড়ানো নামাজের ব্যবস্থাপনা করা এটাও একামত সলাৎ অর্থাৎ সলাতের সাথে সম্পৃক্ত যতগুলো বিষয় সবগুলো নিয়ে একামত সলাত এই জন্য আল্লাহাক শুধু বলেন নাই যে তোমরা নামাজ পড়ো এই কথা বলেন নাই বলছেন সলাদ কায়েম করো এই কায়েমটা অনেক বড় জিনিস যেমন আমাদের সমাজে একটা সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ কাপড় না পরে রাস্তা দিয়ে হাঁটল তা আমরা তখন তাকে কি বলি না পাগল বলি কেন পাগল বলি আমার কাছে যা যা আছে ওই লোকের কাছেও তো তা তা আছে আমি পাগল হইলাম না সে পাগল হইল কেন আমার মধ্যে কাপড় আছে তার মধ্যে কাপড় নাই কাপড় না থাকার কারণে আমরা তাকে পাগল বলতেছি যে তার মাথা সমস্যা হয়েছে এই জন্য তা কেন কাপড়টা না থাকার কারণে সমস্যাটা কি হয়েছে অর্থাৎ কাপড়টা সমাজে কায়েম হয়ে গেছে ওটা হলো একামতে সিয়াব একামতে কামিজ কামিজ সমাজে পোশাক সমাজে কায়েম আছে কায়েম আছে বলে পোশাক না থাকলে তাকে আমরা মানুষ মনে করি না মানুষের বাহিরে মনে করি ঠিক নামাজ কায়েম মানি যে বেনামাজিকে মানুষ মুসলিম মনে করবে না বেনামাজিকে মানুষ মনে করবে না ওইটাই হলো একামত সলা বুঝতে পারছেন আবার যে সমাজে নামাজ কায়েম আছে সেখানে বেনামাজি বসবাস করতে পারে না মানে বেনামাজি এবং মুসলিম দাবি করতে পারে না যেমন ওই বে কাপড়ওয়ালা যার কাপড় নাই সে যেমন মানুষ দাবি করতে পারে না সমাজ তাকে মানুষের থেকে সমাজ থেকে বের করে দেয় ঠিক যেই সমাজে সলাৎ কায়েম আছে নামাজ কায়েম আছে সেখানে বেনামাজি মুসলিমদের আওতাভুক্ত হইতে পারে না এটাকে বলা হয় একামত সলাৎ সলাৎ কায়েম আবার যে সমাজে সলাৎ কায়েম আছে সেই সমাজে সলাৎ কায়েম না করলে তার শাস্তির বিধান আছে বেনামাজির শাস্তির বিধান আছে কোরআন হাদিসে বেনামাজির শাস্তির বিধান আছে না আছে তো বেনামাজির শাস্তির বিধান যে সমাজে আছে বুঝতে হবে সেই সমাজে নামাজ কায়েম আছে আপনি সৌদি আরবে গিয়ে নামাজ না পড়ে বসে থাকিয়েন দোকান খুলে তাহলে সেখানে দরবল্লা চলবো আল্লাহর মায়ের চলব সেখানে হ্যাঁ, এই জন্য অমুসলিমও সে সময় দোকান বন্ধ করে বসে থাকতে হবে সে এখন নামাজ হচ্ছে মুসলিম নামাজ পড়বে অমুসলিম বসে থাকবে এবং অমুসলিম তুমি বসে থাকলেও তোমাকে বেতন দেওয়া হবে আপনি ওই সময় নামাজের সময় ডিউটি করা লাগবে না খালি বসে থাকবেন কিন্তু আবার বেয়াদবি করে যদি বলেন যে না আমি নামাজ পড়বো না আমি দোকান বন্ধ রাখবো কেন আমিও মুসলিম এই বেয়াদবি করলে আপনার শাস্তি আছে আপনি নামাজ পড়া লাগবে না আপনাকে বাধ্য করা হবে না নামাজ পড়ার জন্য কিন্তু আপনি নামাজের প্রতি তাজিম সম্মান বোধ এটা থাকতে হবে এটার নামে কামত সলাদ সলাদ পায় ওয়ামিম্মা না হুমিউন ফেকুন তাকুয়ার উপরে চলার আরেকটি বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে খরচ করে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করে কোরআন একাডেমে জাকাতকে বোঝানোর জন্য আল্লাপাক অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন তন্মধ্যে একটা হলো এনফাক সদাকা সদাকা দিয়ে কোরআন একাডেমে অনেক জায়গায় জাকাত বোঝানো হয়েছে এনফাক দিয়ে আল্লাপাক জাকাত বুঝিয়েছেন এখানে আল্লাপাক এনফাক দিয়ে জাকাত বুঝিয়েছেন অর্থাৎ একজন মুমিনের মোত্তাকিনের বৈশিষ্ট্য হলো তিনি জাকাত আদায় করেন ওয়াল্লাদিন এবং তারা ইমান আনে আপনার উপরে যা কিছু নাজিল হয়েছে বিমা উনজিলে ইলাইকা আপনার উপরে যা কিছু নাজিল হয়েছে নবী সালামের উপরে কি নাজিল হয়েছে শুধু কোরআন না শূন্য নাজিল হয়েছে এখানে আল্লাপাক শুধু বলেন না যে কোরআন আপনার উপরে কোরআন যে কোরআনের প্রতি বিশ্বাস করে এই কথা বলেন না বিমা উঞ্জিরা আপনার উপরে যা কিছু নাজিল হয়েছে এই যা কিছু মানে ওই সুন্নাও এর অন্তর্ভুক্ত এজন্য সুন্না না মানলে সে মুমিন থাকে না কেউ যদি বলে যে আমি হাদিস মানি না মন কেড়ে নি হাদিস আমি হাদিস অস্বীকার করি আমি আহলে কোরআন আমি শুধু কোরআন মানি সে মুমিন না কারণ সুন্নাও আল্লাহর পক্ষ থেকে নাজিল ওয়ামা ইয়ান্তেকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা সাল্লাম যে সুন্না যে হাদিস আমাদের কাছে বর্ণনা করছেন সেটা নিজে নিজে নিজের থেকে বলেন সেটাকেও আল্লাহ বলছেন যে আলোকে বলছেন সেটাকে যদি আপনি ওহি না ধরেন তাহলে তো পুরা ইসলামে বাতিল কারণ আল্লাহ পাক কোরআন একাডেমি শুধু আপনাকে সলাৎ কায়েম করতে বলছেন কিন্তু সলাৎ কিভাবে কায়েম করবেন এই পদ্ধতি কোরআনে আছে আপনি কিভাবে রুকু করবেন কিভাবে সাজদা করবেন কিভাবে বসবেন জোহরে কয় রাকাত পড়বেন আসরে কয় রাকাত পড়বেন এগুলো কোরআনে আছে এগুলো আসলো কিভাবে নবী সাল্লা সাল্লাম আমাদেরকে বলছেন তো নবী সাল্লাহ সাল্লাম কীভাবে বলছেন নিজে নিজে বানাইছেন ওহির আলোকে বলছেন ওহি দিয়ে বলছেন সেগুলো ওহি সেগুলো বিমা উনজিলা ইলাইকা মিন যা কিছু নাজিল হয়েছে ইতিপূর্বে ইতিপূর্বে অসংখ্য কিতাব এবং ওই নবীদেরও সুন্না ছিল আমাদের যেমন হাদিস আছে নবিসামের ঠিক মুসা আলহ ইসলামের হাদিস ছিল ইসা আলহ ইসলামের হাদিস ছিল তাদেরও হাদিস ছিল হুম এবং যারা আখেরাতের উপরে ইয়াকিন করে এটা আমরা গত খোদ্ায় বলছি যে একটা হলো ইমান আর একটা হলো ইয়াকিন এখানে দেখেন প্রথম গায়েবের উপরে কি বলা হয়েছে আল্লাহ দিন গায়েবের উপরে ইমান আবার কিতাবের উপরে ওহির উপরে ইমান ওল্লাদিন কাবলিক কিন্তু আখেরাতের ব্যাপারে বলা হচ্ছে বাবিলা আখেরাত হুম ইউ কিনুন ইউ মিনুন বলা হয় নাই বলা হয়েছে ইউ কিনুন আখেরাতের উপরে তারা ইয়াকিন রাখে ইয়াকিন রাখে মানে শুধু বিশ্বাস নয় মানে গভীরতম বিশ্বাস মানে আখেরাত তার সামনে ভাসতে থাকে যে এই তো এই তাপসিরের পরে আমার আখেরাত শুরু হয়ে যেতে পারে বা এই ভিতরেও আখেরাত শুরু হয়ে যেতে পারে কত মানুষের এরকম বসার মধ্যে আখেরাত শুরু হয়ে গেছে না এই আখেরাত শুরু হয়ে যাবে এই বিশ্বাসটা অন্তরে বদ্ধমূল থাকা এটার নাম ইয়াকিন এই জন্য আল্লাপাক বলছেন অবিলা আখেরাত হুম ইউ আখেরাতের উপরে ইয়াকিন আলা আখেরাতের উপরে আমাদের আরও দুইটা খোদবা ইনশাল্লাহ পেশ করা হবে একটা খোদবা আলোচনা করা হয়েছে দশটা জিনিসের নাম আখেরাতের উপরে ইয়াকিন দশটার মধ্যে আমরা কয়টি আলোচনা করছি দুটি এক নম্বরটা কি বলে গেছে সবাই আজাবুল কবর দুই নম্বরটা আশরাত অর্থাৎ কেয়ামতের আলামত সমূহ এটা হলো আশরাত আলামত সোগরা এবং আলামতে কোবরা ছোট আলামত বড় আলামত এই এটা আলোচনা করছি আর আজাবুল কবর দুটি আলোচনা করছি আরও আটটি বিষয় বাকি আছে আখেরাতে হ্যাঁ। তো এই দশটি বিষয় নিয়ে আখেরাতের ইয়াকিন আল্লাহাক বলতেছেন যেই যারা মুত্তাকিনেরা এইভাবে চলে রব্বিহিম এই মানুষগুলোই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত সোহান আল্লাহ তাহলে যেই লোক সলাৎ কায়েম করে না সে হেদায়েত প্রাপ্ত না গোমরা যেই লোক জাকাত আদায় করে না সে হেদায়ত প্রাপ্ত না গোমরা হেদায়ত প্রাপ্তের বিপরীতে তো গোমরা ধলালা একটা হেদায়ত আর একটা ধলালা যে লোক ওহিতে বিশ্বাস করে না আখেরাতের ইয়াকিন নাই সেই লোক হেদায়তের উপরে নাই আল্লাপাক দুটি কথা বলছেন একটা হলো এই মানুষগুলা আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিলাম যে এরা হেদায়তের উপরে আছে আর এরাই এই মানুষগুলাই সফল হবে সুহান তাহলে সফল হওয়ার জন্য এখানে কয়টি গুণ পাঁচটি পাঁচটি গুণের কথা আল্লাহ পাক বলছেন একটা হলো আল্লা দিন মেনুনা বিল গাইব দ্বিতীয়টি হলো ইউকিমুনা সলা তিন নম্বরটি ওয়ামিম্মা রাজাক না হুমিউন ফেকুন চার নম্বরটি والذين يؤمنون بما উনজিলা ইলাই কেওয়ামা أنزل মিন কাবলিক আর পাঁচ নম্বরটি হল এই পাঁচটির ব্যাখ্যা বিশাল এই পাঁচটির ব্যাখ্যাই পুরা কোরআন আর পুরা সুন্না এই যে পাঁচটা বলা হয়েছে এই পাঁচটার ব্যাখ্যা আল্লাপাক প্রথমে ভূমিকা বলে দিয়েছেন সার সংক্ষেপ এটাকে বলা সার সংক্ষেপ একটা আর্টিকেল লিখতে হইলে প্রথমে সার সংক্ষেপ দিতে হয় সার সংক্ষেপের পরে যায় আপনি আবার ভূমিকা দিবেন বিভিন্ন পয়েন্ট দিবেন তারপরে যায় উপসংহার দিবেন এইটা হলো পুরা কোরআনে কারিমের আল্লাপাক সার সংক্ষেপ বলে দিয়েছেন এবার পুরা কোরআন এই মেনুনা বিল গায়েব বলতে কি বোঝায় মানে সলাদ বলতে কি বোঝায় ইনফেকুন বলতে কি বোঝায় বিমাউন জিরাইলেক বলতে কি বোঝায় আখেরাত এইটারে ব্যাখ্যা করা হয়েছে পুরা কোরআন তাহলে আল্লাপাক আবার নিশ্চয়তা দিয়েছেন উলা ইকে আলা হুদাম্মের রব্বিহিম ওয়া উলা ইকে হুমুল মুফলিহুন এরপরে কাফেরদের সম্পর্কে মুনাফেকদের সম্পর্কে আল্লাপাক আলোচনা করেছেন আমরা ইনশাল্লাহ আগামী তাফসিরে ছয় নম্বর আয়াতে কারিমা থেকে ইনশাল্লাহ তাফসির হবে আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করা তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে মোত্তাকিন হওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে এই পাঁচটি বৈশিষ্ট্য এই পাঁচটি গুণ অর্জন করে উলা ইকা আলা হুদাম্মের রব্বিহিম উলা ইকা হুমুল মুফলিহুনের অন্তর্ভুক্ত হওয়ার পাক তৌফিক দান করুন আমিন ইয়ারাবাল আলমিন সোহানকাল্লাহ হামদিকা একজন ভাই জানতে চেয়েছেন যে আরাফার দিনে রোজা রাখার অনেক ফজিলত এটি জিলহজ মাসের নয় তারিখ অর্থাৎ আরাফার দিন মানে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী মহরমের রোজা কি সৌদি আরবের হিসাবে নয় মহরম রাখবো জি <clears throat> আলহামদুলিল্লাহ ভাই যে জানতে চেয়েছেন সেটি হলো আমরা দুটি হাদিসকে যদি আরবি ভাষা অনুযায়ী আমরা দেখব আরবি এবারত বাংলা অনুবাদ না হাদিসের মধ্যে নবিসাল সালাম আরাপার সিয়ামের ব্যাপারে কি বলছেন আর আশুরার সিয়ামের ব্যাপারে কি বলছেন আরাপার সিয়ামের ব্যাপারে বলছেন মানসমা ইয়াউমে আরাফা ইউকাফেরু সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া যে ব্যক্তি ইয়মে আরাফা আরাফার দিনে রোজা রাখবে আল্লাপাক তার অতীতের এক বছর ভবিষ্যতের এক বছর দুই বছরের গুণে আল্লাপাক মাফ করে দিবে সুহান এখানে নবিসরত নাম ইয়ম তাসে বলেন নাই নয় তারিখ বলেন নাই নবিসরত নাম বলছেন কি ইয়মে আরাফা তো যেই দিন আল্লাহর মেহমানেরা হাজি সাহেবেরা যেদিন আরাফার ময়দানে যাবেন সেই দিন ইয়মে আরাফা সেই দিন বাংলাদেশের সাত তারিখ হইল ইয়মে আরাফা আট তারিখ হইল ইয়মে আরাফা নয় তারিখ হইল ইয়মে আরাফা দশ তারিখ হইল ইয়ম বাংলাদেশে কয় তারিখ এটা মূল মূল বিষয় না পৃথিবীর কোন দেশে সেদিন কয় তারিখ এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো ইয়মে আরাফা মানে এটা হলো হাজি সাহেবদের সাথে আমার একাত্মতা ঘোষণা যে আল্লাপাক আল আমাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ থেকে এক লক্ষ দশ হাজার ভাই বোন আরাপার ময়দানে উপস্থিত হয়েছেন আর আমরা বাকি ষোলো কোটি থেকে এক লক্ষ দশ হাজার বাদ দিলে বাকি যারা আছি বাংলাদেশে এরা যাইতে পারেনি ওখানে আমাদের প্রতিনিধি হিসাবে আল্লাপাক এই এক লক্ষ দশ হাজার ভাই বোনকে নিচ্ছেন তো যারা ওখানে উপস্থিত হয়েছেন আমিও আমার অন্তরেও আকাঙ্ক্ষা আছে যে আমিও সেখানে যাব আর সেই আরাপার ময়দানে যাওয়া আরাপার ময়দানের ফজিলত এটার প্রতি আমার তাজিম আমার হরুমাত সব ঠিক আছে এই একাত্মতা পোষণ করার জন্য এবং আরাফার দিন আল্লাপাক এত অধিক সংখ্যক আল্লাহর বান্দাবান্দিদেরকে ক্ষমা করেন যেটা বছরের আর কোনো দিন আল্লাপাক ক্ষমা করেন না সেদিন অসংখ্য আল্লাহর বান্দাবান্দিদেরকে আল্লাপাক জাহান্নাম থেকে মুক্তি দেন আল্লাপাক ক্ষমা করে দেন তো ওই ক্ষমার মধ্যে যেন আমিও পড়ি এই জন্যই সেদিন সিয়াম নবী সালাম সেদিন সিয়ামের এত ফজিলত বর্ণনা করেছেন তো সেই সিয়াম তো নবী সালাম বলেন না যে মানসা মাইয়ামাত্তা আছে যে ব্যক্তি জিলহজের নয় তারিখে রোজা রাখবে এই কথা নবী সালাম বলেন না নবী সালাম বলছে মানসমা ইয়মে আর কিন্তু আশুরারটা নবী সালাম তারিখ বলছেন একটা হলো আশুরা আশুরা মানে কি দশ তাসুয়া মানে নয় এগুলো নবী সালাম তারিখ বলে দিয়েছেন তো সুতরাং সৌদি আরবের যদি দুদিন পরে বাংলাদেশে দশ হয় তো বাংলাদেশে যেদিন দশ হবে সেদিনই আশুরা বুঝতে পারছেন যে হয়তো সৌদি আরবে যেদিন বারো তারিখ বাংলাদেশে সেদিন দশ তারিখ তো ওই দশ তারিখের দিনই বাংলাদেশে আশুরা আপনি সিয়াম পালন করবেন যেদিন বাংলাদেশে দশ তারিখ সেদিন সেদিন সৌদি আরবে কয় তারিখ সেটা দেখা মূল বিষয় না কোরআনুল কারিমের এক থেকে একশো চোদ্দটি সুরার সিরিয়াল কিসের ভিত্তিতে যদিও কি লিখছেন এটা বুঝতে পারেন কোরআনের ও ইকরা বিসমিরাব্বি এটা তো হয় নাই কে লিখছেন এটা কোন বাই লিখছেন জি এটা লিখছেন কে ও তো আপনি আয়াত লিখতে গেছেন কেন আয়াত তো কিছুই হয় নাই সব ভুল হয়েছে আরবি যেটা লিখছেন তো ভুল হয়েছে আরবি না লেখে বললেই তো হয় যদিও ইকরা বিসমিরাব্বিক আল্লাহ খালাক কোরআনে কারিমের প্রথম আয়াত <clears throat> জি এই যে এক থেকে একশো চোদ্দটি সুরা সিরিয়াল এই সিরিয়ালটা নবী সাল সাল্লামে দিয়ে গেছেন নবী সাল্লামকে কে দিয়েছেন আল্লাপাক দিয়েছেন জিবরিল আলহিসাল্লামের মাধ্যমে প্রতি রমাদান মাস যখন আসতো তখন জিবরিল আলহিসাল্লাম কোরআনে কারিম তালাবাত করে নবী সাল্লামকে শুনাইতেন নবী সাল্লাম তালাবাত করে জিবরিল আলহিসাল্লামকে শুনাইতেন তাহলে এই যে জিবরিল মুখস্থ করছেন আবার নবী সালাম মুখস্থ করছেন এটা একটা সিরিয়ালের ভিত্তিতে মুখস্থ করছেন না আবার এই নবী সালাম যে সলাতে তালাবাত করতেন ওইটা সিরিয়ালের ভিত্তিতে তালাবাত করতেন না কোন আয়াতের পরে কোন আয়াত হবে কোন সুরার পরে কোন সুরা হবে এটা আল্লাহ পাকে ঠিক করে দিয়েছেন নবী সালাম বলে দিয়েছেন জীবিত থাকতেই এটা ঠিক করা হয়েছে শুধু এইরকম গ্রন্থ আকারে হয়তো লেখা হয় নাই একসাথে এক জায়গায় একত্রিত করা হয় নাই কিন্তু কোরআনের সব সুরায় লেখা ছিল এবং কোন সুরার আগে পরে কোন আয়াতের আগে পরে হবে এটা সাল্লাম নাজিলের সাথে সাথে বলে দিতেন যে এই আয়াতগুলো অমুক সুরার মধ্যে অন্তর্ভুক্ত হবে এই আয়াতগুলো অমুক আয়াতের পরে অমুক আয়াতের আগে এখানে হবে এটা সাল্লাম নির্দিষ্ট করে দিতেন তো এই সাল্লামের মানে সিদ্ধান্তের ভিত্তিতে ওহির ভিত্তিতে এটা ঠিক করা হয়েছে যে আর কোনো বাইয়ে জরুরি কোনো প্রশ্ন থাকলে আমরা যে সংক্ষেপে বলেন সংক্ষেপে বললে আরেক ভাইও আরেকটা প্রশ্ন করার সুযোগ পাবে জি আলহামদুলিল্লাহ ভাই জানতে চেয়েছেন যে নবিসাম যোগে মেরাজ হয়েছে কিনা আর নবিসাম আল্লাহ পাককে দেখেছেন কিনা প্রথম কথা হলো নবিসামের যোগে মেরাজ হয়েছে এই কথাও কেউ কেউ বলেছেন এবং হাদিসে আসছে যে নবিসামের ওহি সর্বপ্রথম শুরু হয়েছে বীর রুইয়া সলেহা স্বপ্নযোগে আবার কেউ কেউ মেয়েরাজের কথাও বলছেন স্বপ্নযোগে কিন্তু আমরা আহলুসন্না আল জামাতের আকিদা হলো যে নবী সাল্লা সাল্লামের মেয়েরাজ সশরীরে হয়েছে স্বপ্নযোগে হয় নাই কেউ কেউ বলছেন আমরা কেউ কেউ কথা বিশ্বাস করি নাই আমরা অধিকাংশ সাহাবাহিক রাম যে কথা বলছেন যে বিশ্বাস পোষণ করছেন সেই বিশ্বাসের ভিত্তিতে আমাদের আকিদা হলো নবী সালাম সশরীরে উদ্যাকাশে গিয়ে মেরাজ করেছেন আর এটার আমাদের সবচেয়ে বড় দলিল হলো আল্লাহাক বলছেন সোবহান আল্লাহ আসরা বি আব্দিহি বি আব্দিহি আব্দুল মানে শরীর এবং রুহ বডি এবং রুহ দুইটা মিলে যেটা সেটাকে বলা হয় আব্দ তা আল্লাহাক এখানে আব্দ বলছেন আব্দ মানে সালামকে শরীর রু সহ আল্লাপাক নিয়ে গেছেন এই জন্য আমরা সশরীরে মেরাজে বিশ্বাসী আহলুসুল্লাহ জামান আর আল্লাপাককে দেখেছেন কিনা এটার ব্যাপারে কিছু কিছু সাহাবি বলছেন যে সালাম আল্লাহকে দেখছেন এই কথা বলছেন এই কথার ব্যাপারে দুই একটা হাদিসও আছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ সাহাবাইকরামের মতামত হলো নবী সালাম আল্লাহ পাককে দেখেন নাই আল্লাহ তালা বলছেন সর্বপ্রথম আমি নবী সালামকে জিজ্ঞাসা করেছি যে আপনি কি আল্লাহকে দেখেছেন নবী সালাম বলছেন না সুতরাং কেউ যদি বলে যে নবী সালাম আল্লাহকে দেখছেন সে সবচেয়ে বড় মিথ্যাবাদী তো এই জন্য আমরা এই এই আহলুসন্নাল জামাতের আকৃতা হইল এটা যে নবী ও আল্লাহ পাককে সশরীরে দেখেন না কারণ নবী সালাম কোন পর্যন্ত গেছেন মেয়েরাজের রাত্রিতে মন তাহা এর উপরে গেছেন বলে কোনো দলিল প্রমাণ নাই সৌরা আন নাজম আন নাজমের মধ্যে আল্লাহাক বলছেন ইন্দা সিদ্দরাতুল মমতাহা তাহলে সেদরাতুল মমতা সেদরাতুল মমতাহা থেকে আল্লাহ দেখা যাবে কিভাবে আল্লাহ থাকেন কোথায় আরশে আজিমে তো নবিসাম তো আরশে আজিমে গিয়েছেন এই কথার কোনো দলিল তো নাই তো সেদরাতুল মমতাহায় আল্লাহ দেখা যাবে কেমনে আল্লাহ সুবাহতালাকে দেখতে হলে তো আরশে যাইতে হবে হ্যাঁ তো সুতরাং আল্লাহ সুবাহতালাকে দেখছেন এরকম কোনো শক্তিশালী দলিল জি ভাই কি বলতেছেন এটা দিয়ে শ্বাস আমরা নামাজের সময় হয় বুঝতে পারছি জি আলহামদুলিল্লাহ ভাই কয়েকটি প্রশ্ন জানতে চেয়েছেন তো প্রথম কথা হলো যার বিরুদ্ধে অভিযোগ তিনি সেগুলো জবাব দিবেন সেগুলো তো আমরা জবাব দেওয়ার কেউ না জাকির নায়ক তো আমাদের কিছুই না আমাদের কি জাকির নায়ক আমাদের কি হয় খালাতো ভাই না মামাতো ভাই হ্যাঁ আমাদের শারীরিক মানে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই আমাদের মধ্যে তিনি একজন মুসলিম এই হিসাবে আমাদের সাথে সম্পর্ক যে তিনি একজন মুসলিম ভাই তো তিনি যদি কোনো দোষ ত্রুটি করেন সেটার জবাব তাকে প্রশ্ন করা হবে তিনি জবাব দিবেন সেটার জবাব দিতে তার সেটা তো আমাদের জবাব দিতে কিছুই না তিনিও একজন মুসলিম আমরা একজন মুসলিম হ্যাঁ প্রথম কথা হলো এটা দ্বিতীয় কথা হলো যে অন্যান্য ধর্ম ধর্মীয় গ্রন্থ দিয়ে <coughs> দাওয়াতের কাজ করা যাবে কি না আমরা হইলাম কুয়ার ব্যাংক কুয়ার ব্যাংক বুঝেন তো হ্যাঁ।, হ্যাঁ আমরা ছোট্ট একটা কুয়ার মধ্যে থাকি আমাদের দাওয়াতের কাজ যেটা করি এটা হলো শুধু মুসলিমদের মধ্যে করি আরেকজন দাওয়াতের কাজ করেন সেখানে মুসলিম অমুসলিম মিশ্রিত তা আমরা যারা এখানে এই আমাদের এই তাপসিরে আসছেন আমরা এখানে তাপসিরটা করি শুধু মুসলিমদেরকে কেন্দ্র করে এখানে একজন হিন্দু নাই খ্রিস্টান নাই বৌদ্ধ নাই তা আমি যদি একজন খ্রিস্টান একজন হিন্দু একজন বৌদ্ধ তাদের কাছেও যখন দাওয়াত পৌঁছাতে যাব তো তখন তো তার ধর্মগ্রন্থ দিয়েই তাকে আপনি দাওয়াত পেশ করতে হবে তার ধর্মে কি লেখা আছে তার ধর্মের সাথে কোরআনের সংঘর্ষ কোথায় কোরআন আর তার ধর্মের মিল কোথায় এই জিনিসগুলো তো তাকে বুঝাইতে হবে তাই সুতরাং তিনি দাওয়াতে কাজ করেন হলো হ্যাঁ অনেক উঁচু লেভেলে আমাদের থেকে অনেক উপরের লেভেলে যেখানে তিনি সারা বিশ্বের সব মানুষেরকে কেন্দ্র করে দাওয়াতে কাজ করেন আর আমরা দাওয়াতে কাজ করি শুধু মুসলিমদেরকে কেন্দ্র করে তাহলে আমাদের দাওয়াত আর ওনার দাওয়াত তো একরকম হবে না হ্যাঁ তাহলে তিনি যে যেটা করতেছেন সেটা তো কোরআন সন্ন্যার দৃষ্টিতে অবশ্যই সঠিক আর এরপরে যেটা বলছেন যে হ্যাঁ হ্যাঁ পোশাক পোশাকের ব্যাপার পোশাকের ব্যাপার তো সেটা উনি অসংখ্যবার জবাব দিছেন এটা উনার প্রশ্নে জবাব আছে যে উনি বলছেন তো উনার পোশাক কি উনার পোশাকের জবাব তো আমরা দিব না আমরা দেওয়ার দরকার কি শার্ট প্যান্ট তো পৃথিবীর কোটি কোটি মুসলিম পড়তেছে তো সব মুসলিম যদি কবিরা গুণা করে তিনিও করতেছেন সে শার্ট প্যান্ট আমাদের বাংলাদেশে পড়ে না পৃথিবীর অন্য দেশে পড়ে না হ্যাঁ তো এত কোটি কোটি মুসলিম কি সবাই হারাম কাজ করতেছেন গুনার কাজ করতেছেন হ্যাঁ আচ্ছা যাই হোক সেটা ভিন্ন কথা সেটার জবাব উনি যেটা দিচ্ছেন ওনার থেকে ওরা আরেকটা হলো ইহুদিদের দালাল যে ইহুদিদের কে দালাল কে না দালাল ইহুদিদের ইসরায়েলের প্রেসিডেন্ট এসে কি আমাদেরকে বলে দিচ্ছেন যে শোনো ওই যে অমুক অমুক আমাদের দালাল এটা বলছেন যদি না বলেন তা আমি জানলাম কিভাবে তিনি ইহুদিদের দালাল আর একজন মানুষ তাকে তিনি কাফের না আমি তাকে কাফের বললাম সালাম বলছেন তাহলে মৃত্যুর আগে যিনি কাফের বলছি তিনি কাফের হয়ে মারা যাবেন কারণ আমি নাজিমুদ্দিন ভাই বলে দিলাম যে নাজিমুদ্দিন ভাই কাফের অথচ তিনি কাফের না তাহলে আমি মৃত্যুর আগে কাফের হয়ে মারা যাব নবী সালাম বলছেন যে এটা আমার উপরে ফিরে আসবে তা আমি একজন মানুষকে সুনিশ্চিত যদি আমরা যে লোকটা আপনাকে আমাকে বললো ইহুদিদের যে বললো যে অমুক ইহুদিদের দালাল তো ওই লোকটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি জানলেন কিভাবে তিনি যে ইহুদিদের দালাল ইহুদিরা আপনার কাছে বলে গেছে তাহলে আপনাকে যেহেতু খবরটা জানাইছে আপনি তো আরো বড় দালাল আপনার সাথে যদি তাদের সম্পর্ক গভীর না থাকে তা আপনি জানলেন কিভাবে যে উনি দালাল তাহলে আগে আপনি দালাল তারপরে আপনি বুঝতে পারছেন যে উনি দালাল না হয় আপনি খবর পাইলেন কেমনি ইহুদিরা আপনাকে বলছে যে আমাদের দালাল আরেকজন মুসলিমকে যদি আপনি এভাবে অপবাদ দেন তো সেই অপবাদটা তো আপনার উপরে আসবে এরপরের কথা হলো উনি যদি আমিন সশব্দে বলার কারণে ইহুদিদের দালাল হন তো আপনারাই বলেন যে আমিন সশব্দে বললে সবচেয়ে নারাজ হয় কারা ইহুদিরা তো একজন যে আমিন চুপে চুপে বলল যাতে ইহুদিরা শুনতে না পায় আরেকজন একটু আওয়াজ করে বলছে এখন ইহুদিদের বন্ধুটাকে কারণ ইহুদি যাতে খুশি না হয় আমার বন্ধু যাতে খুশি না এই নারাজ না হয় এই জন্য আমি চুপু চুপু বললাম তাহলে আর আমার উপরে অসন্তুষ্ট হলো না আরেকজন জোরে বলল তাহলে তো সে অসন্তুষ্ট হলো তাহলে যে <laughs> জোরে বলল সেই দালাল হলো না যে আসতে বললো সেই দালাল হলো এখন আমরা তাদেরকে দালাল বলবো না কারণ যিনি আসতে বলছেন তিনিও দলিলের ভিত্তিতে বলছেন তিনি নিজের ইচ্ছা মতো আসতে বলেন নাই বা ইহুদিদেরকে খুশি করার জন্য তিনি আসতে বলেন নাই তিনি হাদিসে পেয়েছেন এই জন্য হাদিসের ভিত্তিতে সেই হাদিস সহি নাকি এটা তো পরের কথা হাদিসে পেয়েছেন এই জন্য তিনি আসতে বলছেন এটা দলিলের ভিত্তিতে বলছেন এটা ইহুদিকে খুশি করার জন্য বলেন নাই এজন্য আমরা ওনাদেরকে কাউকেই ইহুদির খ্রিস্টানের হিন্দুর বৌদ্ধর দালাল আমরা বলবো না সবাই মুসলিম তারা সবাই ভালো মানুষ হ্যাঁ, আমরা এই জন্য আমাদের কাছে যেহেতু দলিল নেই কে কাদ দলিল কে কাদ দালাল হ্যাঁ আল্লাহ ভালো জানেন সুবহানাক আল্লাহ হ্যালো